রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনে নারী নারীত্ব নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট আগেকার নারীরা কেমন ছিল এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আউজুবিল্লাহিমিনা শৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা সঈদিন মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাহাবিহি ওয়াসাল্লাম ইসলিমান কাসিরা ইতিহাস মানে শুধু ঘটনা প্রবাহ নয় ইতিহাস মানে বয়ান তৈরি করা ন্যারেশন তৈরি করা এই জন্যই বলা হয় ইতিহাস লেখা হয় ইতিহাস তৈরি হয় বিজয়ী শক্তির হাতে অর্থাৎ একই ঘটনা বিজয়ী শক্তি যেভাবে বর্ণনা করে সেই ঘটনার বর্ণনা পরাজিত শক্তির হাতে একরকম থাকে না একই ঘটনার এক এক রকম বয়ান থাকে এক এক রকম দৃষ্টিকোণ থাকে উদাহরণস্বরূপ যদি প্রশ্ন করা হয় আমেরিকা আবিষ্কার করেছে কে বর্তমান পশ্চিমা সভ্যতা এর জবাব দিয়ে বলবে কলম্বাস কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন কিন্তু ইতিহাসের ক্লাসে এই প্রশ্ন শুনে একজন ছাত্র তার ওস্তাদকে জিজ্ঞাসা করেছিলেন ওস্তাদ আমেরিকাতে কলম্বাস যাওয়ার আগে থেকেই তো অনেক মানুষ বসবাস করত কাজেই সেই মানুষেরা কলম্বাসের আগে আমেরিকাতে গিয়ে পৌঁছেছে তাহলে কলম্বাসকে কেন বলা হবে সে আমেরিকা আবিষ্কার করেছে যেই জায়গায় আগে থেকেই মানুষ বাস করছে সেটা আবার আরেকজন মানুষ গিয়ে আবিষ্কার করবে কিভাবে। কিন্তু আমরা জানি এই প্রশ্নের উত্তর এটাই হবে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে কারণ এখানে এই প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে যাদের দৃষ্টিকোণ হতে যাদের দৃষ্টিকোণ হতে তারা হচ্ছে ইউরোপের এবং পশ্চিমের মানুষেরা তাদের কাছে আমেরিকা আবিষ্কৃত হয়েছে কলম্বাসের অভিযানের মাধ্যমে যেভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আবিষ্কৃত হয়েছে জেমস কুকের অভিযানের মাধ্যমে যদিও সেসব এলাকায় আগে থেকেই মানুষের বসতি থাকুক না কেন একইভাবে নারীবাদের ইতিহাস নারীবাদের প্রথম তরঙ্গের ইতিহাস নারীবাদী আন্দোলনের প্রথম তরঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেটাকে বিবেচনা করা হয় সেগুলো নির্ধারণ করা হয়েছে নারীবাদের নিজস্ব বয়ান থেকে এটা ওদের তৈরি করা ন্যারেশন নারীদের ভোটাধিকার প্রাপ্তি কিভাবে নারীরা ভোটাধিকার পেল কারা আন্দোলন করল এইসব বিষয়ের একটা স্ট্যান্ডার্ড ন্যারেশন আছে নারীবাদের কাছে আজকের পর্বে আমরা সেই ইতিহাস নিয়ে আলোচনা করব সাফরেজিস্ট নট ইয়েট ফ্যামিনিস্ট যারা ভোটাধিকারের আন্দোলনকারী ছিলেন তখনও তাদেরকে ফ্যামিনিস্ট বলা হতো না কারণ উনিশশো সালের আগে ফ্যামিনিজম শব্দটাই তেমন একটা প্রচলন পায়নি তাদেরকে বলা হতো নারী ভোটাধিকার আন্দোলনকারী আমরা শুধুমাত্র সেই কেতাবি ন্যারেশন সেই স্ট্যান্ডার্ড ইতিহাস এটাই শুনবো না বরং আমরা জানার চেষ্টা করব সমালোচকের দৃষ্টিকোণ থেকে তাদের ইতিহাস সম্পর্কে নারীবাদের যে সকল মৌলিক দাবি আছে তার ভিত্তি হচ্ছে কয়েকটি কথা যেগুলো তারা সবসময় সব জায়গায় পুনরাবৃত্তি করে তারা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলে তারা জাস্টিস চায় ন্যায় বিচার চায় ইকোয়ালিটি বা সমতা চায় এবং সব ধরনের ডিসক্রিমিনেশন বা বৈষম্য দূর করতে চায় কাদের মধ্যে নারী আর পুরুষের মধ্যে সমতা ন্যায় বিচার এবং বৈষম্য দূর করা শাব্দিক অর্থে এই কথাগুলো খুবই ভালো শোনায় মৌলিকভাবে কেউই এর বিরোধিতা করতে পারে না কিন্তু কেমন হয় ইতিহাসের পাতা উল্টিয়ে যদি দেখা যায় যারা এই সকল আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা সমতা প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আর বৈষম্য দূর করার জন্য কাজ করেছে যদি তারাই হয় মারাত্মক রকমের বর্ণবাদী রেসিস্ট কালোদেরকে কিংবা আদিবাসী এথনিকদেরকে ঘৃণা করে নানা রকমের অপমানসূচক কথাবার্তা বলে নারী পুরুষ নির্বিশেষে তাদের মধ্যে বৈষম্যমূলক আচরণ করে শুধুমাত্র পুরুষের বিরুদ্ধে বৈষম্য নয় বরং অন্য বর্ণের অশ্বেতাঙ্গ নারীদেরকে যদি তারা ঘৃণা করে এমনকি কিভাবে অশ্বেতাঙ্গ মানুষদের জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায় এজন্য নানা রকমের চক্রান্তমূলক জঘন্য থিওরি আবিষ্কার করে এবং সেগুলোকে বর্বরভাবে প্রয়োগ করতে থাকে প্রচার করতে থাকে কিংবা যারা নারীর জীবনের সুখ দুঃখ নিয়ে পেরেশান তারা নিজেরাই নারীকে উৎসাহিত করে গর্ভে শিশুকে গর্ভপাত করিয়ে হত্যা করতে তখন তো বলতেই হয় যে তাদের প্রচারিত আদর্শের সাথে তাদের কথা আর কাজের মিল পাওয়া যাচ্ছে না আজকের পর্বে আমরা সেই সকল প্রথম তরঙ্গের ইতিহাসের যারা শীর্ষস্থানীয় নারীবাদের ইতিহাসে তাদের কয়েকজন সম্পর্কে জানব আগেই বলা হয়েছে ভোটাধিকারের দাবিতে আন্দোলনকারী সেই নারীদেরকে বলা হতো সাফ্রেজিস্ট তাদেরকে তখনও ফেমিনিস্ট বলা হতো না কারণ উনিশশো সালের আগে ফেমিনিজম শব্দটাই জনজীবনে প্রচলিত হয়নি আজকের পর্বে আমরা নারীবাদের প্রথম তরঙ্গের কয়েকজন শীর্ষ নারীবাদীর চিন্তা চেতনা এবং কাজকর্মের বিশ্লেষণ উল্লেখ করব ইনশা আল্লাহ তারা হচ্ছেন এলিজাবেথ ক্যারি স্ট্যান্টন যিনি মহিলা বাইবেল বা দ্য উইমেন্স বাইবেল নামে বাইবেলের একটি কথিত নারী ভার্সন রচনা করেছিলেন সুজান বি অ্যান্থনি সম্পর্কে আমরা জানব আমেরিকান ডলার কয়েনের উল্টা দিকে যার ছবি খোদাই করা আছে আরও আসবে রেবেকা ফেল্টনের কথা যিনি ছিলেন প্রথম মার্কিন নারী সিনেটর আরও আসতে যাচ্ছে মার্গারেট সেংনার সম্পর্কে কিছু কথা যিনি ছিলেন প্ল্যান্ড প্যারেন্টহুড বা পরিবার পরিকল্পনার অন্যতম প্রতিষ্ঠাতা এবং ইউজেনিক্স নামক মারাত্মক বর্ণবাদী একটি তত্ত্বের সমর্থক এছাড়া উঠে আসবে ইউকের অ্যামিলি ফেসেট সম্পর্কে কিছু কথা বলাই বাহুল্য তাদের বিস্তারিত জীবন আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয় ইতিহাসের ওই অংশের সঙ্গে ইতিহাসের ওই অংশের সঙ্গে যতটুকু প্রাসঙ্গিক সেটাই বলা হবে ইনশা আল্লাহ এছাড়া আজকের পর্বের শেষ দিকে আরও দুইটি অংশ আছে এর মধ্যে একটি হচ্ছে প্রথম তরঙ্গের নারীবাদের অর্থাৎ ভোটাধিকার আন্দোলনের যে সকল বিরোধিতা হয়েছিল সেই সমসাময়িক কালে তারা কি কারণে সেগুলোর বিরোধিতা করেছিলেন যারা নারীদের ভোটাধিকারের বিরোধিতা করতেন এবং বলতেন যে আলাদা করে নারীদের ভোটাধিকারের প্রয়োজন নেই পরিবারে যারা পুরুষ সদস্য তারাই তাদের নারীদের ভালো মন্দ বিবেচনা করে সেই অনুসারে সিদ্ধান্ত দিতে পারে ভোট দিতে পারে এছাড়া আরও বেশ কিছু যৌক্তিক কারণ ছিল সেগুলো শেষ দিকে ইনশাআল্লাহ সংক্ষেপে উল্লেখ করা হবে দ্বিতীয়ত প্রথম তরঙ্গের শেষ দিকে দুইটি বিশ্বযুদ্ধ হলো প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সময়ে আর কোনো নারীবাদী আন্দোলন গড়ে উঠতে দেখা যায় না ভোটাধিকার অর্থাৎ রাজনৈতিক অধিকার প্রয়োগ করার দাবি করলেও সেই সময়কার নারীবাদী আন্দোলনের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা দুইটি বিশ্বযুদ্ধকে সামনে পেয়ে সেখানে এত গুরুত্বপূর্ণ যুদ্ধ রাজনৈতিক মতামত এবং শক্তি প্রয়োগের যে লড়াই সেটাই তো যুদ্ধ কিন্তু কেন ভোটাধিকারের দাবি জানালেও কেন তারা নারীদেরকেও যুদ্ধে অংশগ্রহণ বাধ্যতামূলক করা উচিত এই দাবি জানালেন না সেটা একটা বিরাট রহস্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নারীবাদীর আন্দোলনের দ্বিতীয় তরঙ্গের উত্থান দেখা যায় সেই ইতিহাসের বিস্তারিত আলোচনা সামনের পর্বে আসবে ইনশা আল্লাহ তবে আজকের পর্বের শেষ দিকে আমরা দ্বিতীয় তরঙ্গের কিছু হাইলাইটস উল্লেখ করব ইনশাআল্লাহ নারীবাদের প্রথম তরঙ্গের ইতিহাস এই মর্মে ইতিহাস আলোচনা শুরু করছি আঠারোশো সাল পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট থেকে ওই সময়টাতে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলোপের আন্দোলন গতিশীলতা পাচ্ছিল প্রশ্ন আসতে পারে হঠাৎ কি এমন হয়ে গেল যে পশ্চিমারা এত মহান হয়ে গেল দাসপ্রথা বন্ধের জন্য তারা উঠে পড়ে লাগল কলোনিয়াল যুগে ইউরোপ এবং আমেরিকাতে যেভাবে দাসদেরকে নিয়ে আসা হতো সেই পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এবং আফ্রিকার অন্যান্য অঞ্চল থেকেও বন্দি করে জাহাজে করে তাদেরকে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হতো সেই বর্বর ইতিহাস যদি কেউ জেনে থাকেন তাহলে দেখবেন সেই দাস ব্যবসা প্রায় কয়েকশো বছরের ব্যবসা এক কথায় বলতে গেলে আমেরিকা গড়ে উঠেছে সেই কালো মানুষদের অমানবিক শ্রমের উপর ভিত্তি করে কাজেই প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ কি এমন হয়ে গেল যে পশ্চিমারা এত মহান হয়ে গেল দাস প্রথা দাস ব্যবসা বন্ধের জন্য তারা উঠে পড়ে লেগে গেল এই মর্মে কয়েকটি থিওরি আছে যেমন মোরালিটি নৈতিক কারণ বিবেচনা করে তারা মানুষদেরকে বন্দি করে দাসে পরিণত করা বন্ধ করল আরেকটি থিওরি আছে যে দাসদের বিদ্রোহ কিংবা ইউরোপ আমেরিকাতে থাকা আফ্রিকানদের উদ্যোগ এই দুইটি কিছু কারণ তবে ততটা গুরুত্বপূর্ণ কারণ নয় বরং যেটা গুরুত্বপূর্ণ কারণ সেটা এখন উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে free labour and free wage theory বিনামূল্যে পাওয়া শ্রম এবং বিনামূল্যে পাওয়া মজুরি তত্ত্ব আজকে পশ্চিমারা যদিও বলতে চায় যে তারা মানবিক এবং নৈতিক কারণে সেই কুখ্যাত দাস ব্যবসার বিলুপ্তি ঘটিয়েছে কিন্তু বাস্তবতা সেটা বলে না মূলত অর্থনৈতিক কারণে নিজেদের লাভ ক্ষতি বিবেচনা করে তারা আফ্রিকা থেকে মানুষদেরকে নিয়ে আসা এবং সেই দাস ব্যবসা বিলুপ্ত করেছে সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে আমরা জানি শিল্প বিপ্লবের ফলে পৃথিবীর অন্যান্য স্থানের মতো আমেরিকাতেও কলকারখানা গড়ে উঠতে লাগলো আর স্বাভাবিকভাবেই সেখানে শ্রমের প্রয়োজন হলো শ্রমিকের প্রয়োজন হলো ইউরোপের তুলনায় আমেরিকাতে শিল্প বিপ্লব শুরু হয়েছিল বেশ কিছুটা পরে যেটাকে বলা হয়ে থাকে শিল্প বিপ্লবের দ্বিতীয় স্তরে আমেরিকাতে শিল্প বিপ্লবের উত্থান ঘটে সেখানে উঠতি মধ্যবিত্ত শ্রেণী তারাই ছিল অধিকাংশ ব্যবসার মালিক তারা তাদের শ্রমিকদেরকে মজুরি দিত এবং এতে পয়সা খরচ হতো আমেরিকার উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে আবহাওয়ার ভিন্নতা আছে উত্তরাঞ্চল শীতপ্রধান আর দক্ষিণ অঞ্চল গ্রীষ্মপ্রধান ফলে দক্ষিণ অঞ্চল ছিল কৃষিপ্রধান এলাকা সেখানে তুলা চাষ করা হতো আখ চাষ হতো চিনি প্রস্তুত করার জন্য তামাক চাষ হতো এছাড়া অন্যান্য শস্য সেগুলো উৎপাদন করা হতো আর ওদিকে উত্তর আমেরিকায় সেখানে শীতপ্রধান এলাকা হওয়ার কারণে নানা রকমের কলকারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এগুলো গড়ে উঠতে লাগলো এদিকে আফ্রিকা থেকে যেসব দাসদেরকে বন্দি করে আমেরিকায় আনা হতো তারা উত্তর আমেরিকার ঠান্ডা এবং শীতল আবহাওয়া সহ্য করতে পারত না তাই ওদেরকে পাঠিয়ে দেওয়া হতো আমেরিকার দক্ষিণের রাজ্যগুলোতে ফলে দক্ষিণ আমেরিকার নির্মাতারা সস্তা শ্রমবাজার পেত এই দাসদের মাধ্যমে যেটা উত্তর আমেরিকার লোকেরা পেত না ফলে এই দুই এলাকার মধ্যে অর্থনীতিতে একটি ভারসাম্যহীনতা সৃষ্টি হলো এই অবস্থায় স্বাভাবিকভাবেই যেহেতু দক্ষিণের লোকেরা তারা ছিল সুবিধাভোগী তাই তারা দাস ব্যবসার বিলুপ্তি চাচ্ছিল না কিন্তু উত্তরের লোকেরা দক্ষিণের তুলনায় অর্থনৈতিক সমতা অর্জনের জন্য দাস ব্যবসার বিলুপ্তি চাইছিল তারা দক্ষিণে থাকা সেই দাসদেরকে উত্তরের এলাকায় নিয়ে এসে উত্তরের শ্রমবাজারে যুক্ত করতে চাইছিল এরকম একটি অবস্থার প্রেক্ষিতেই সংঘটিত হয়েছিল আমেরিকান সিভিল ওয়ার আঠারোশো একষট্টি থেকে আঠারোশো পঁয়ষট্টি সালের মধ্যে উত্তরের লোকেরা দক্ষিণের লোকেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আর এই যুদ্ধের নেতৃত্বে ছিলেন আব্রাহাম লিঙ্কন এই যুদ্ধকে এই সিভিল ওয়ার এটাকেই তারা বাইরে থেকে চটকদার নাম দিয়ে বলছে এটা হচ্ছে দাস মুক্তির যুদ্ধ নারীবাদের ইতিহাস আলোচনা করতে গিয়ে যে কারণে এই দাস মুক্তির যুদ্ধ বা দাস ব্যবসার বিলুপ্তি এই সম্পর্কে কথা বলতে হলো সেটা হচ্ছে একটা সময় পর্যন্ত দেখা যায় যারা পশ্চিমে বিশেষ করে আমেরিকাতে নারীদের ভোটাধিকারের জন্য বা নারী অধিকারের জন্য আন্দোলন করেছে তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই কৃষ্ণাঙ্গদের সাথে মিলে একসাথে দাসত্বের সিস্টেম বিলোপের জন্যেও আন্দোলন করেছে এতটুকু পর্যন্ত শুনে মনে হতে পারে যে সেই সময়কার নারী অধিকার কর্মী নারী আন্দোলন কর্মী যারা ছিলেন তারা নিশ্চয়ই কোনো মহান চেতনায় উজ্জীবিত হয়ে সমতা এবং বৈষম্য দূর করার জন্য কালোদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের সাথে একত্রে আন্দোলন করেছেন তাদের দাসত্বের বিলুপ্তি চেয়েছেন কিন্তু বাস্তবতা হচ্ছে সেই কথিত সাফ্রেজিস্টরা কোনো মহান আদর্শে উজ্জীবিত হয়ে দাসমুক্তির জন্য আন্দোলন করেছেন ব্যাপারটা এরকম ছিল না বরং মূলত অর্থনৈতিক লাভ ক্ষতি বিবেচনা করেই তারা তাদের সাথে একসাথে আন্দোলন করেছেন ইতিহাসের মধ্যেই এই ঘটনার প্রমাণ আছে একটা সময় পর্যন্ত অর্থাৎ আমেরিকান সংবিধানের আমেরিকার সংবিধানের পনেরোতম সংশোধনী যখন আঠারোশো সালে পাশ করা হলো এবং যার মাধ্যমে কালোদেরকে ভোটাধিকার দেওয়া হলো কালো পুরুষদেরকে ব্ল্যাক ম্যানদেরকে ভোটাধিকার দেওয়া হলো সেই সময় পর্যন্ত দেখা যায় যে নারীদের ভোটাধিকার আন্দোলন যারা করেছে তারা এই কৃষ্ণাঙ্গদের সাথে মিলেমিশে একসাথে পরস্পরের মিত্র হিসেবে আন্দোলন করেছিল কিন্তু শ্বেতাঙ্গ নারীদেরকে ভোটাধিকার দেওয়া হলো না অথচ কৃষ্ণাঙ্গ পুরুষদেরকে ভোটাধিকার দেয়া হচ্ছে অন্ততপক্ষে কাগজে কলমে দেয়া হলো সেই সময় থেকে দেখা যায় যে এই নারী ভোটাধিকার আন্দোলনকারীরা মারাত্মক বর্ণবাদী আচরণ করতে শুরু করে সেই কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে কাজেই পরবর্তী সময়ের ঘটনায় যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে কিছুদিন আগেই যে নারী ভোটাধিকার আন্দোলনকারীরা দাসমুক্তির জন্য আন্দোলন করেছেন আঠারোশো সালের পর থেকে তারা মারাত্মক রেসিস্ট এবং বর্ণবাদী আচরণ করতে শুরু করেন সেই কৃষ্ণাঙ্গ পুরুষদের বিরুদ্ধে প্রশ্ন হতে পারে কিছুদিন আগেই যদি তারা কোনো মহান চেতনায় উজ্জীবিত হয়ে দাসমুক্তির জন্য আন্দোলন করতে পারেন তাহলে আঠারোশো সালের পর থেকে হঠাৎ করে তারা কিভাবে সেই কৃষ্ণাঙ্গ পুরুষদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করতে শুরু করলেন একই সময়ে এই বিপরীত দুইটি আচরণ করা কিভাবে সম্ভব এটা সম্ভব এর কারণ হচ্ছে আগেও যখন তারা দাসমুক্তির আন্দোলন করেছে সেই উত্তরের মহিলারা তারা সেই আন্দোলন করেছে মূলত অর্থনৈতিক কারণে নিজেদের লাভ ক্ষতি বিবেচনা করে কোনো মহান আদর্শে উজ্জীবিত হয়ে নয় নারী ভোটাধিকার আন্দোলনের সেই নেত্রীদের মাধ্যমে কী ধরনের বর্ণবাদী আচরণ প্রকাশ পেয়েছিল তার বর্ণনা কয়েক মিনিট পরেই আসতে যাচ্ছে ইনশা আল্লাহ নারীবাদের প্রথম তরঙ্গের ইতিহাসের স্ট্যান্ডার্ড ন্যারেশন শুরু হয় আঠারোশো আটচল্লিশ সালের সেনেকা ফলস কনভেনশন থেকে সেনেকা ফলস এটা হচ্ছে নিউ ইয়র্কের তৎকালীন সময়কার একটি ছোট্ট গ্রামীণ এলাকা সেখানে কিছু মহিলা একত্রিত হয়ে নারীদের ভোটাধিকার দাবি করেছিল এবং একটি সম্মেলন বা কনভেনশন আয়োজন করেছিল অনেকেই সেটাকে নারীবাদের প্রথম তরঙ্গের ভোটাধিকার আন্দোলনের প্রথম স্টেপ বলে বিবেচনা করেন তাদের স্ট্যান্ডার্ড ন্যারেশন বা বয়ান থেকে আঠারোশো সালে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেটা হচ্ছে আমেরিকাতে ম্যারিড উইমেন্স প্রপার্টি অ্যাক্ট আইন পাশ হয় যার মাধ্যমে আমেরিকার নারীদেরকে সম্পত্তির মালিক হওয়ার আইনগত বৈধতা দেওয়া হয় এর আগ পর্যন্ত পশ্চিমের কোনো দেশে নারীরা কোনো ধরনের সম্পত্তির মালিক হতে পারত না ব্যবসা কিংবা ক্রয় বিক্রয় এগুলো করতে পারত না এগুলো করতে হতো তাদের স্বামীর পক্ষে বা স্বামী হতো সেই সমস্ত সম্পত্তির মালিক আঠারোশো সালের সেনেকা ফলস কনভেনশনের একটি ব্যাকগ্রাউন্ড বা পটভূমি আছে সেটা হচ্ছে আঠারোশো সালে লন্ডনে একটি সম্মেলন হয়েছিল যে সম্মেলনের নাম ওয়ার্ল্ড এন্টি স্লেভারি কনভেনশন আঠারোশো সালে লুক্রিশিয়া মট এবং এলিজাবেথ ক্যারি স্ট্যান্টন তাদের স্বামীদের সাথে নিয়ে লন্ডনে ট্রাভেল করলেন আমেরিকা থেকে অর্থাৎ আমেরিকার ভোটাধিকারের আন্দোলনকারীরা ইউরোপে থাকা তাদের সিস্টারদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছিলেন বা লিঙ্ক আপ করার চেষ্টা করছিলেন লন্ডনের সেই ওয়ার্ল্ড এন্টি স্লেভারি কনভেনশনে তারা যোগদান করলেন এবং সেখানে এই বিশিষ্ট নারীরা আমন্ত্রিত অতিথি হিসেবেই গিয়েছিলেন কিন্তু সেই সম্মেলনে তাদেরকে বক্তব্য রাখতে দেওয়া হলো না বরং তারা কনফারেন্সে অংশ নিয়েছিলেন এমনভাবে যেখানে একটি পর্দা দিয়ে তাদেরকে অন্যান্য পুরুষ অংশগ্রহণকারী এবং পুরুষ বক্তাদের থেকে পৃথক রাখা হয়েছিল প্রশ্ন হতে পারে যে কেন এমনটা করা হয়েছিল মূলত এটা করা হয়েছিল বাইবেলের নিয়ম অনুসারে খ্রিস্টান ধর্মীয় নিয়ম অনুসারে নারীরা পাবলিক স্ফেয়ারে অংশগ্রহণ করবে না পাবলিক স্পিকিং বা জনসম্মুখে বক্তৃতা দেবে না যদিও এই নিয়ম সবখানে সমানভাবে মানা হতো না কিন্তু সেই সম্মেলনে এটাই ঘটেছিল যাই হোক এই ঘটনার প্রতিক্রিয়াতে নারীবাদের স্ট্যান্ডার্ড ন্যারেশনে বর্ণনা করা হয় যে পরবর্তীতে তারা যখন নিউ ইয়র্কে ফিরে এলেন তারা নিজেরা পৃথকভাবে আন্দোলন করার সিদ্ধান্ত নিলেন এবং পৃথক সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত নিলেন নিউ ইয়র্কে ফেরত আসার পর তারা একটি পৃথক সম্মেলনের আয়োজন করলেন যেখানে নারী ভোটাধিকার আন্দোলনকারী বা সাফ্রেজিস্ট এবং তাদের সাথে যারা সহমর্মী আগ্রহী পুরুষ তারাও অংশগ্রহণ করতে পারে সেই সম্মেলন আয়োজনের পেছনে তাদের উদ্দেশ্য ছিল শিক্ষা বিবাহ এবং সম্পত্তির আইনে পুরুষের তুলনায় নারীরাও যেন ইকুয়ালিটি বা সমতা পেতে পারে এইসব বিষয় নিয়ে আলোচনা করা এবং দাবি দেওয়া উপস্থাপন করা আর এই আঠারোশো সালেই একটু আগেই আমরা উল্লেখ করেছি সেই আইন পাশ হয়েছিল যার মাধ্যমে নারীদেরকে সম্পত্তির মালিকানা হওয়ার আইনগত বৈধতা দেওয়া হয়েছিল ম্যারিড উইমেন্স প্রপার্টি অ্যাক্ট আইন পাশের মাধ্যমে যা হোক আঠারোশো সালে যখন সেনেকা ফলসে সেই কনভেনশন আয়োজন করা হলো সেখানে একটি পোস্টার তৈরি করা হলো এবং সেই সম্মেলনের পোস্টারটা ছিল এই ধরনের সম্মেলন সম্মেলন মহাসম্মেলন নারী অধিকার সম্মেলন এই সম্মেলনে আলোচনা করা হবে নারীদের সামাজিক নাগরিক এবং রাজনৈতিক অবস্থা ও অধিকার সম্পর্কে অনুষ্ঠিত হবে বুধ এবং বৃহস্পতিবার ১৯ এবং ২০ জুলাই প্রতিদিন সকাল দশটায় শুরু দুই দিনব্যাপী সম্মেলন প্রথম দিনের সম্মেলন হবে শুধুমাত্র নারীদের জন্য সেখানে দলে দলে যোগ দিতে আপনারা সবাই আমন্ত্রিত আর সাধারণ মানুষের জন্য আমন্ত্রণ রইল দ্বিতীয় দিনের জন্য যেখানে অন্যান্য ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়দের সাথে বক্তব্য রাখবেন লুক্রেশিয়া মঠ এবং স্থান হচ্ছে Wesleyan chapel Seneca Falls New York আঠারোশো সালের ১৯ জুলাই সেখানে সেই সম্মেলনে তিনশো জন মহিলা এবং কিছু সংখ্যক পুরুষ অংশগ্রহণ করেন এবং এই সম্মেলনকে বলা হয়ে থাকে পশ্চিমা দৃষ্টিকোণ থেকে বর্ণিত ইতিহাসে বলা হয়ে থাকে যে এটাই হচ্ছে নারীদের অধিকার আদায়ের জন্য অনুষ্ঠিত প্রথম সম্মেলন সেই সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন লুক্রেশিয়া মঠের স্বামী জেমস তিনশো জন মহিলার সাথে সেখানে চল্লিশ জন পুরুষ অংশগ্রহণ করেছিলেন এবং লক্ষণীয় ও উল্লেখ্য ব্যাপার হচ্ছে সেই সম্মেলনে অংশগ্রহণকারী নারীদের মধ্যে সবাই ছিলেন শ্বেতাঙ্গ বা হোয়াইট মহিলা সেখানে কোনো কৃষ্ণাঙ্গ নারী ছিলেন না কিংবা কোনো আদিবাসী বা এথনিক উইমেন তারাও ছিলেন না সুতরাং নির্দিষ্ট শ্রেণীর মধ্যবিত্ত এবং অভিজাত শ্বেতাঙ্গ নারীরাই সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন সেটা কোনো সর্বজনীন সম্মেলন এমন ছিল না সেই অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন এলিজাবেথ ক্যারি স্ট্যান্টন এবং সমাপনী বক্তব্যে তিনি বলেন now we demand our right to vote আর এর মাধ্যমে আমরা আমাদের ভোটাধিকার দাবি করছি পুরুষদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি বলেন যতক্ষণ পর্যন্ত নারীরা তোমাদের দাসী হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কলেজের কোনো শিক্ষা কিংবা চার্চের কোনো বিধান আমাদের দরকার নেই এগুলো হাওয়াই উড়িয়ে দিতে পারো এছাড়া তিনি আরও বলেন যতক্ষণ পর্যন্ত নারীরা তোমাদের অর্থাৎ পুরুষদের অত্যাচার এবং লোভের জাতাকলে পিষ্ট হতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো বুদ্ধিজীবী কিংবা পুরোহিতদের কথা শোনার আমাদের কোনো দরকার নেই সেই কনভেনশনের সমাপ্তিতে declaration of sentiments and resolution শিরোনামে কিছু ঘোষণা প্রকাশ করা হয় যেটা অনেকটাই আমেরিকান স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে মিল রাখে যেখানে ঘোষণা করা হয় we hold this truths to be self evident that all man and women are created equal অর্থাৎ আমরা এই সত্যকে স্বপ্রমাণিত বলে মনে করি যে সৃষ্টিগতভাবে সকল নারী আর পুরুষ সমান অথবা ভিন্ন অনুবাদে কথাটি এভাবে বলা যায় তারা বলেন সকল নারী আর পুরুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে আমরা এই সত্যকে সহপ্রমাণিত বলে মনে করি সেখানে এগারোটি দফা পাশ হয় সেই এগারো দফা দাবির মাধ্যমে মূলত তারা নারী এবং পুরুষের মধ্যে আইনগত সমতা এই দাবি জানিয়েছিলেন অনেক ঐতিহাসিক সেনেকা ফলস কনভেনশনকে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীবাদের প্রথম তরঙ্গের আন্দোলনের সূচনা বলে চিহ্নিত করেছেন এবং আগেই বলা হয়েছে তাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল নারীদের রাজনৈতিক অধিকার বা ভোটাধিকার অর্জন করা তারা ভেবেছিলেন যে এই ভোটের অধিকারের মাধ্যমে তারা তাদের দেশে থাকা যে সকল অন্যায় এবং বৈষম্যমূলক আইন রয়েছে অর্থাৎ বৈষম্যমূলক বলতে নারী এবং পুরুষের মধ্যে পৃথক জেন্ডার রোল আছে পৃথক ভূমিকা আছে এই ধরনের আইন যতগুলো আছে সেগুলোকে তারা চ্যালেঞ্জ করতে পারবেন পরিবর্তন করতে পারবেন নতুন আইন প্রণয়ন করতে পারবেন এবং এভাবে তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন অন্ততপক্ষে এটাই ছিল তাদের ধারণা তবে সমালোচকরা বলে থাকেন যে বাস্তবে এই সকল সাফ্রেজিস্ট উইমেন তারা ছিলেন নারীদের প্রথাগত ঐতিহ্যগত ভূমিকাকে অস্বীকারী নারীদের একটি গোষ্ঠী যারা সেই সময়ের ঐতিহ্যগত ভিক্টোরিয়ান নারীরা যে সকল ভূমিকা পালন করত ডোমেস্টিক রোল পালন করত সেগুলো তারা প্রত্যাখ্যান করতেন এবার মার্কিন নারীদের মধ্যে ভোটাধিকার আন্দোলনের কয়েকজন পথিকৃত এবং তাদের চিন্তা চেতনা কেমন ছিল এই সম্পর্কে কিছু তথ্য জানা যাক প্রথমেই জানা যাক এলিজাবেথ গ্যারি স্ট্যান্টন সম্পর্কে যিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেছেন এবং যিনি ছিলেন সেই দ্য উইমেন্স বাইবেল বা মহিলা বাইবেলের রচয়িতা আঠারোশো সালে মহিলাদের ভোটাধিকার কনভেনশন বা উইমেন্স সাফরেজ কনভেনশনে বক্তৃতা দিয়েছিলেন এবং বক্তৃতা দিয়ে তিনি বলেন পুরুষদের সম্পর্কে তিনি বলেন সমাজে বিদ্যমান পুরুষেরা একটি বিধ্বংসী শক্তি তারা একরোখা কঠোর স্বার্থপর ধন সম্পদ এবং ক্ষমতালোভী তারা যুদ্ধ ভালোবাসে তারা সহিংস তারা সব কিছু জোর করে কেড়ে নিতে চায় তারা জয় করতে চায় তারা মতানৈক্য এবং ঝগড়াঝাটি ভালোবাসে বিশৃঙ্খলা প্রবণ পুরুষেরা হচ্ছে রোগ ব্যাধি আর মৃত্যুর মতো সুতরাং এতগুলো বিশেষণ ব্যবহার করলেও পুরুষদের প্রতি কোনো ইতিবাচক কথা তার ছিল না যদিও সেই বক্তব্যের শেষ দিকে তিনি বলেন সব পুরুষদের ব্যাপারে নাকি তিনি এমনটা মনে করেন না কিছু পুরুষের ক্ষেত্রে এমনটা মনে করেন এই সম্মেলনের প্রায় তিন দশক পরে আঠারোশো সালের সাতাইশ ডিসেম্বর তারিখে তার লেখা ডায়েরির পৃষ্ঠায় দেখা যায় সেখানে তিনি লিখে রেখেছেন আমরা নারীরা এমন একটি লিঙ্গ যারা পুরুষের তুলনায় অসীম গুণে শ্রেষ্ঠ এই কথাগুলোর অর্থ বা ইঙ্গিত যেদিকে সেটা বোঝা যাচ্ছে যে তিনি নারী এবং পুরুষের মধ্যে সমতায় বিশ্বাস করতেন না বরং ফিমেল সুপ্রিমেসিতে বিশ্বাস করতেন অর্থাৎ কথিত সেই পুরুষতন্ত্রের বিরুদ্ধে একটি মাতৃতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইতেন এখন পুরুষতন্ত্র বিষয়টা সমাজে আছে কি না এর একটি উত্তর হচ্ছে অবশ্যই এটা সমাজে আছে একদিক থেকে এটা সত্য আবার আরেক দিক থেকে নারীবাদ যেভাবে পুরুষতন্ত্রকে সংজ্ঞায়িত করে সেই দিক থেকে সমাজে কোনো পুরুষতন্ত্রের অস্তিত্ব নেই সুতরাং পুরুষতন্ত্র আছে এটা সত্য এবং মিথ্যা দুটোই হতে পারে সত্য কারণ হচ্ছে সমাজে বিভিন্ন নেতৃত্বের স্থানে পুরুষদের হাতে নেতৃত্ব থাকে নেতৃত্বের কাঠামোতে পুরুষরাই থাকে নেতৃত্বের আসনে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে পুরুষরা যখন নেতৃত্ব কাঠামোর প্রধান অংশে থাকে সেটা একদিক থেকে পুরুষতন্ত্র বলা যায় তবে নারীবাদ যখন বলে যে এই পুরুষতন্ত্র পরিকল্পিতভাবে নারীদেরকে দমিয়ে রাখার জন্যই তৈরি হয়েছে বা তারা একটি চক্রান্ত করে সারা বিশ্বজুড়ে সমস্ত জায়গায় সবখানে নিজেরা নেতৃত্বে আসন নিয়েছে আর নারীদেরকে দমন করে রেখেছে সেটা হচ্ছে একটি ভিন্ন বিষয় একটি মিথ বা আজগুবি কল্পনা এই অর্থে যদি কেউ বলে পুরুষতন্ত্র আছে তাহলে সেটা হবে একটি মিথ্যা নারীবাদীরা যেটা বিশ্বাস করে যদি সেই বিশ্বাস মতো পুরুষতন্ত্রের অস্তিত্ব থাকত তাহলে এলিজাবেথ ক্যারি স্ট্যান্টন সেই সম্মেলন আয়োজন করে পুরুষদের বিরুদ্ধে সেই ধরনের বক্তব্য তিনি দিতে পারতেন না ওয়াশিংটন ডিসিতে নারীরা যেই ধরনের পুরুষতন্ত্রে বিশ্বাস করে যদি সেটা বাস্তবেই অস্তিত্বশীল থাকতো তাহলে পুরুষরা চাইলে খুব সহজেই নারীদেরকে দমন করতে পারত তাদের ভোটাধিকারের আন্দোলন দমন করে ফেলতে পারত বাস্তব ইতিহাস থেকে দেখা যায় যে নারীরা ভোটাধিকারের আন্দোলন করতে গিয়ে ব্যাপক প্রাণহানি ঘটেছে মারাত্মক সংঘর্ষ ঘটেছে পুরুষদের তরফ থেকে রক্তক্ষয়ী অনেক কিছু ঘটেছে এই ধরনের কোনো ইতিহাস পাওয়া যায় না একটি ঘটনায় সামান্য কিছু সংঘর্ষের বর্ণনা আছে কিন্তু সেটা মারাত্মক প্রাণঘাতী বা রক্তক্ষয়ী এমন কিছু নয় এলিজাবেথ ক্যারি স্ট্যান্টন তার জীবনের পরবর্তী সময়ে মনোযোগ দেন বাইবেলের দিকে বাইবেলে কিভাবে নারীদেরকে উল্লেখ করা হয়েছে সেই বিষয়ে তিনি মনোযোগ দেন এছাড়া তিনি মনে করতেন নারীদেরকে দমিয়ে রাখার ক্ষেত্রে ধর্মগুলো নাকি সমন্বিতভাবে ভূমিকা রাখছে সেই কারণে তিনি একটি বই লিখে সেই বইটির নাম দিয়েছিলেন দ্য উইমেন্স বাইবেল বা বাইবেলের মহিলা ভার্সন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে সেই বইটি চার্চ কিংবা নারী আন্দোলনকারী কারো কাছেই তেমন একটা জনপ্রিয়তা পায়নি এবারে আসা যাক আরেকজন সাফ্রেজিস্ট সুজান ভিয়ান্থনির আলোচনার দিকে আমেরিকান ডলার কয়েনের উল্টা দিকে যার ছবি খোদাই করা আছে Susan B Anthony Elizabeth Cady স্ট্যান্টনের মতো তিনিও প্রকাশ্যে বর্ণবাদী আচরণ করতেন অথচ আগেই উল্লেখ করা হয়েছে যে আশ্চর্যের বিষয় হচ্ছে যখন আমেরিকায় কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলন অর্থাৎ সেই দাস ব্যবসা বা দাস প্রথার বিলুপ্তি আন্দোলন চলছিল সেই সময়ে এই সাফ্রেজিস্টরা তারা উভয়েই অ্যাবলিশনিস্টদের সাথে মিলে কাজ করেছেন এরপর আমেরিকার সংবিধানের পনেরোতম সংশোধনীর মাধ্যমে আঠারোশো সালে যখন আফ্রিকান আমেরিকানদেরকে ভোটাধিকার দেওয়া হলো তখন এই দুইজন নারী সরাসরি তাদের দেওয়া অধিকারের বিরোধিতা করতে শুরু করলেন সুজান বি অ্যান্থনির একটি কুখ্যাত উক্তি তিনি বলেছেন যদি আমাকে বলা হয় মহিলাদের বদলে অর্থাৎ শ্বেতাঙ্গ মহিলাদের বদলে নিগ্রোদের ভোটাধিকারের জন্য অর্থাৎ নিগ্রো পুরুষদের ভোটাধিকারের জন্য ব্যালটের দাবি করতে হবে অথবা তাদের পক্ষে কাজ করতে হবে তাহলে আমি আমার এই ডান হাত কেটে ফেলব এখানে উল্লেখ্য যে শুধুমাত্র এলিজাবেথ ক্যারি স্ট্যান্টন কিংবা সুজান বি অ্যান্থনি তাদের দুজনের মধ্যেই এরকম বর্ণবাদ ছিল বা তারা বিচ্ছিন্ন বর্ণবাদী ছিলেন ব্যাপারটা এরকম নয় বরং আদি নারীবাদের অনেকের মধ্যেই বর্ণবাদ প্রকটভাবে ছিল এখানে প্রশ্ন হতে পারে যে যারা নারী পুরুষের মধ্যে সমতা চাচ্ছেন ন্যায় বিচার চাচ্ছেন এবং সব ধরনের ডিসক্রিমিনেশন বা বৈষম্য দূর করার জন্য কাজ করছেন তারাই আবার একই সাথে কালোদের প্রতি কিভাবে এত চরম বিদ্বেষী বর্ণবাদী এবং বৈষম্যমূলক মনোভাব লালন করতে পারেন একই সময়ে একই মানুষদের মধ্যে বিপরীত ধরনের মানসিকতা লালন করা কিভাবে সম্ভব এই প্রশ্নের উত্তর আমাদের আজকের আলোচনার শেষ দিকেই আসবে ইনশা আল্লাহ এলিজাবেথ ক্যারিস্ট্যান্টন আফ্রিকান আমেরিকান বা কৃষ্ণাঙ্গ পুরুষদের সম্পর্কে জনসম্মুখে অনেক রকমের বিদ্বেষপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন সিভিল ওয়ার পরবর্তী সময়ে তিনি আফ্রিকান আমেরিকান পুরুষদেরকে স্যাম্বো বা এক ধরনের অপমানসূচক কথা এবং ইনসিপিয়েন্ট রেপিস্ট বলে উল্লেখ করতেন সেই আঠারোশো সালে সংবিধানের পনেরোতম সংশোধনের মাধ্যমে যখন সেই সাফ্রেজিস্ট বা ভোটাধিকার আন্দোলনকারীরা দেখল কৃষ্ণাঙ্গ পুরুষদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে কিন্তু শ্বেতাঙ্গ নারীদেরকে ভোটাধিকার দেওয়া হয়নি তখন দেখা গেল এতদিন পর্যন্ত কাগজে কলমে দাসমুক্তি আন্দোলনের সাথে সহযোগী ভূমিকা পালন করলেও সেই নারী ভোটাধিকারের আন্দোলনকারীরা তখন থেকে সরাসরি কালোদেরকে দেওয়া ভোটাধিকারের বিরোধিতা করতে শুরু করলো এবং শুধু তাই নয় তারা কৃষ্ণাঙ্গ মহিলাদেরকেও বর্জন করল এবং সেই বিশ্বাসঘাতকতার কারণে শ্বেতাঙ্গ সাফ্রেজিস্টদের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ সাফ্রেজিস্টরা পৃথক হয়ে গেল এভাবে শ্বেতাঙ্গ নারীবাদী এবং কৃষ্ণাঙ্গ নারীবাদীদের মধ্যে যে একটি বিভাজন রেখা বা ফাটল সৃষ্টি হলো সেটা বর্তমান সময় পর্যন্ত খুব ভালোভাবে বিদ্যমান এই কারণে কৃষ্ণাঙ্গ নারীবাদীরা নিজেদেরকে ফেমিনিস্ট বলে পরিচয় দেয় না বরং তারা নিজেদেরকে পরিচয় দেয় ওমেনিস্ট বা ব্ল্যাক ফেমিনিস্ট বলে এবং সাদা ফেমিনিস্টদের থেকে নিজেদেরকে পৃথক রাখার জন্য তারা বলে আমরা ফেমিনিজম নয় বরং ওমেনিজমে বিশ্বাসী কালো পুরুষদেরকে যখন ভোটাধিকার দেওয়া হলো কিন্তু শ্বেতাঙ্গ নারীরা তখনও পর্যন্ত ভোটাধিকার পেল না সেই অবস্থায় কালোদের বিরুদ্ধে এলিজাবেথ ক্যারি স্ট্যান্টন বিভিন্ন কুখ্যাত উক্তি করেছিল তার মধ্যে একটি উক্তি হচ্ছে তিনি বলেন একবার চিন্তা করুন প্যাট্রিক এবং স্যাম্বোর কথা স্যাম্বো বলে তিনি নিগ্রো বা ব্ল্যাক ম্যানদেরকে অপমানসূচক একটি কথা ব্যবহার করেছেন তিনি বলেন একবার চিন্তা করুন প্যাট্রিক এবং স্যাম্বোর কথা এবং হ্যান্স এবং ইয়ং তুনের কথা অর্থাৎ রেড ইন্ডিয়ানদেরকে বা আমেরিকার আদিবাসী যারা তাদের কথা বুঝিয়েছেন তিনি বলেন এই লোকেদের সম্পর্কে চিন্তা করুন যারা রাজতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য জানে না যারা কিনা আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র পড়ে দেখেনি তারা কিনা আইন কানুন বানাবে শ্বেতাঙ্গ ভদ্রমহিলা Lydia Maria Child Lucretia Mott আর ফ্যানি ক্যাম্বেলের জন্য কিছুদিন আগ পর্যন্ত যে কালোদের সাথে তারা একসাথে সহযোগী হিসেবে কাজ করলেন তাদের বিরুদ্ধেই এলিজাবেথ বলতে শুরু করলেন আমাদের মতো শ্বেতাঙ্গ উচ্চশিক্ষিত এলিট নারীদের ব্যাপারে যারা কিনা দাস দাসানুদাস দাসের পুত্র দাস ওরা ভোটাধিকার প্রয়োগ করবে এখানে প্রশ্ন হতে পারে যে নারী ভোটাধিকার আন্দোলনকারীরা নারী এবং পুরুষের মধ্যে সমতা চাচ্ছেন ইকুয়ালিটি চাচ্ছেন তারাই আবার কেন কৃষ্ণাঙ্গ পুরুষদের বিরুদ্ধে এই ধরনের ভাষা ব্যবহার করছেন এটা কি ইকুয়ালিটি বা সমতার লঙ্ঘন নয় এটা কি বিদ্বেষ নয় বৈষম্য নয় যে আঠারোশো সালের সেনেকা ফলস কনভেনশনকে ধরা হয়ে থাকে যে নারী অধিকার আদায়ের আন্দোলনের প্রথম মাইল ফলক সেই সম্মেলন সম্পর্কে বলা হয়ে থাকে যে সেই সম্মেলনকে সফল করার পেছনে একজন পুরুষের অবদান আছে এবং তিনি ছিলেন একজন ব্ল্যাক ম্যান বা কৃষ্ণাঙ্গ পুরুষ তিনি হচ্ছেন দাসমুক্তি আন্দোলনের নেতা ফ্রেডেরিক ডগলাস যিনি ছিলেন একজন অসাধারণ বক্তা তার সম্পর্কে ঐতিহাসিকরা মন্তব্য করে বলেছেন যদি ডগলাস সেই সম্মেলনে উপস্থিত না থাকতেন তাহলে ওই সম্মেলনের মাধ্যমে নারীরা যে ভোটাধিকারের দাবি জানিয়েছিল সেই দাবি ব্যর্থতায় পর্যবসিত হতো এই সম্পর্কে ঐতিহাসিক লিসা টেট্রল্ট তার বই দ্য মিথ অফ সেনেকা ফলসে বিস্তারিত আলোচনা করেছেন এখানে আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে সেনেকা ফলস কনভেনশনে সেখানে একজনও কৃষ্ণাঙ্গ নারী উপস্থিত ছিলেন না বলা ভালো কাউকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি একমাত্র কৃষ্ণাঙ্গ হিসেবে সেখানে একজন পুরুষ উপস্থিত ছিলেন এবং তিনি হচ্ছেন ফ্রেডেরিক ডগলাস আর উপস্থিত বাকি ভদ্র মহিলাদের মধ্যে সবাই ছিলেন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর শ্বেতাঙ্গ এলিট মহিলা কাজেই বর্তমানে প্রচলিত বয়ানে যেভাবে প্রথম তরঙ্গের ভোটাধিকারের আন্দোলনকারী নারীদেরকে সার্বজনীন নারীবাদী বা সমতাবাদী আন্দোলনের প্রতিকৃত হিসেবে দেখানো হয়ে থাকে বিষয়টা মোটেও সেরকম ছিল না বরং শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদে বিশ্বাসী মহিলারা তারা ভোটাধিকার চাচ্ছিল তাদের পক্ষে এবং এই মহিলাদের সম্পর্কে আরও অভিযোগ করা হয়ে থাকে যে এই সমস্ত নারীরা সেই সময়ে অর্থাৎ ভিক্টোরিয়ান যুগের ঐতিহ্যগত নারীদের পারিবারিক ভূমিকা পালনে মোটেও বিশ্বাসী ছিল না এখানে আরও একটি বিষয় জেনে রাখা প্রয়োজন কাগজে কলমে আঠারোশো সালে সংবিধানের পনেরোতম সংশোধনীর মাধ্যমে মার্কিন কৃষ্ণাঙ্গ পুরুষদেরকে ভোটাধিকার দেওয়া হলেও বাস্তবে উনিশশো সালের আগ পর্যন্ত তারা বাধামুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি অর্থাৎ প্রায় পঁচানব্বই বছর পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হয়েছে বাধামুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমেরিকার দক্ষিণের রাজ্যগুলো নানা রকমের নিয়মকানুন তৈরি করে কালোদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না এগুলো কুখ্যাত ডিম ক্রোজ ল নামে পরিচিত যেমন পোল ট্যাক্স লিটারেসি টেস্ট অর্থাৎ বলা হতো কালোরা যথেষ্ট শিক্ষিত নয় আর এর বাইরেও আছে নানা রকমের হুমকি ধামকি ভয়ভীতি সহিংসতা এবং নানা রকমের বর্বরোচিত উপায়ে কালোদেরকে বিনা বিচারে গণপিটুনি দিয়ে হত্যা করা বা লিঞ্চিং করা এগুলো অহরহ ঘটত আঠারো সালের পর যখন কৃষ্ণাঙ্গ পুরুষরা ভোটাধিকার প্রয়োগ করতে চাইত তখন তাদেরকে নানারকম অজুহাতে গণপিটুনি দিয়ে বা লিঞ্চিং করে হত্যা করা হতো পরিসংখ্যান বলছে আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে প্রায় চার হাজার কৃষ্ণাঙ্গ পুরুষদেরকে এভাবে হত্যা করা হয়েছে এদিকে যারা শ্বেতাঙ্গ নারীরা ভোটাধিকার আদায়ের আন্দোলন করছিল তারা এইসবের কোনো প্রতিবাদ জানায়নি বরং কালোদেরকে কেন ভোটাধিকার দেয়া হয়েছে সেই সম্পর্কে তারা নিন্দা জানিয়েছে কেন সারদা নারীদের আগে ওই দাসদেরকে ভোটাধিকার দেওয়া হলো ইতিহাস থেকে দেখা যায় আমেরিকার প্রথম নারী সেনেটর রেবেকা ফেল্টন তিনি এইসব বর্বরচিত লিঞ্চিংকে সমর্থন করতেন এমনকি উৎসাহ দিতেন সামাজিকভাবে এই সকল লিঞ্চিংয়ের পক্ষে জনমত তৈরি করার জন্য নানা রকমের গুজব বা প্রোপাগান্ডা ছড়ানো হতো বলা হতো এই কৃষ্ণাঙ্গ পুরুষেরা নাকি শ্বেতাঙ্গ নারীদেরকে ধর্ষণ করছে তখনকার বয়ানে বলা হতো নিগ্র পুরুষদের অনিয়ন্ত্রিত যৌন কামনার বলি হয়ে শ্বেতাঙ্গ নারীরা নাকি তাদের সতীত্ব হারাচ্ছে এই বিষয়টা এই প্রপাকাণ্ডার অনেকটাই সাদৃশ্য রাখে বর্তমান সময়ে ভারতে যেভাবে গণপিটুনি দিয়ে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে তার সাথে সেখানে ভিন্ন একটি অজুহাত দেওয়া হয় যে গরুর মাংস বহন করা হচ্ছে গরুর মাংস বহনের অজুহাত ছড়িয়ে দিয়ে গুজব ছড়িয়ে দিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো মুসলিমকে সেখানে গণপিটুনি দিয়ে হত্যার বৈধতা তৈরি করা যাচ্ছে আমেরিকার প্রথম নারী সিনেটর রেবেকা ফেল্টন তিনি বলেছিলেন যে আমি এই দৃশ্য দেখতে চাই না কোনো নিগ্র পুরুষ ভোট কেন্দ্রের দিকে হেঁটে যাচ্ছে আর এই মর্মে ভোট দিচ্ছে যে আমার দেওয়া ট্যাক্স মানি কিভাবে খরচ করা হবে অথচ আমি নিজেই ভোট দিতে পারি না তিনি আরও বলেন যদি সমাজে বিদ্যমান অপকর্মগুলো নিয়ন্ত্রণের জন্য মিম্বর থেকে প্রচারিত ধর্ম যথেষ্ট না হয় যদি এইসব অপকর্মের বিরুদ্ধে তার ভাষায় ধর্মযুদ্ধ বা ক্রুসেট ঘোষণা করা না হয় যদি এইসব অপরাধের বিরুদ্ধে দ্রুত শাস্তি কার্যকরের জন্য আদালতে যথেষ্ট বিচার না থাকে আর যদি সমাজের নিরপরাধ মানুষ ও তাদের সদ্গুণগুলো রক্ষার জন্য পুরুষদের মধ্যে যথেষ্ট পৌরুষত্ব না থাকে তারা যদি নারীদের সবচেয়ে সম্মানিত সম্পদ অর্থাৎ তাদের সম্ভ্রম রক্ষা করতে না পারে তাহলে আমি বলবো ওইসব র্যাভেনিং হিউম্যান বিস্ট বা কাকের মতো দেখতে মানব সদৃশ্য পশুদেরকে দমনের জন্য যদি প্রয়োজন হয় দমনের জন্য যদি লিঞ্চিং করতে বা বিনা বিচারে গণপিটুনি দিয়ে হত্যা করার প্রয়োজন হয় তাহলে আমি বলবো প্রতি সপ্তাহে হাজারবার হাজার জনের উপরে হলেও এই ধরনের লিঞ্চিং বা গণপিটুনি কার্যকর করা হোক এখানে লক্ষণীয় হচ্ছে যে তিনি কৃষ্ণাঙ্গদের প্রতি কেমন ভাষা ব্যবহার করেছেন তিনি তাদেরকে বলেছেন রেভেনিং হিউম্যান বিস্ট বা কাকের মতো দেখতে মানব সদৃশ্য পশু আর যে গুজব ছড়ানো হচ্ছে যে কালোরা নাকি শ্বেতাঙ্গ নারীদেরকে ধর্ষণ করছে সেটা যে একটা প্রপাগান্ডা কৌশল ছিল সেটা তো আগেই বলা হয়েছে সুতরাং এই সকল নারীবাদের প্রথম তরঙ্গের কথিত যারা সাফ্রেজিস্ট তাদের মধ্যে এই ধরনের বর্ণবাদী আচরণের ইতিহাস অনেক দীর্ঘ যেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং এটাকে কেউই অস্বীকার করতে পারে না এখানে প্রশ্ন হতে পারে তাহলে সেই কথিত নারীবাদের সেই সার্বজনীন বৈষম্য দূর করার চেতনা সেটা কোথায় গেল নারী এবং পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করা বৈষম্য দূর করা দূরে থাকুক তারা তো নির্দিষ্ট বর্ণের পুরুষদেরকেই সহ্য করতে পারছে না এছাড়া আরও উল্লেখ করা যেতে পারে কথিত লিবারালিজমের উপরে প্রতিষ্ঠিত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র সবচেয়ে বড় রাষ্ট্র আমেরিকা যারা নিজেদেরকে ওই ফরাসি বিপ্লবের উত্তরাধিকারী দাবি করে এবং ফ্রান্স থেকে পাঠানো সেই স্ট্যাচু অফ লিবার্টি যেটা তারা তাদের দেশে স্থাপন করে রেখেছে এবং তারা দাবি করে যে এই স্ট্যাচু অফ লিবার্টি এটা সারা পৃথিবীকে আলোকিত করেছে জুলুম থেকে মুক্তি দিচ্ছে এর প্রতীক হিসেবে কাজ করছে যারা নিজেদেরকে সেই লিবার্টি ইকুয়ালিটি এবং ফ্যাটার্নিটির ধারক বাহক প্রচারক বলে মনে করে কালোদের সাথে তাদের আচরণ কেমন ছিল সেটা দেখলেই তাদের ভণ্ডামি সুস্পষ্টভাবে ধরা পড়ে আমেরিকার রাষ্ট্রটি গঠিতই হয়েছে আদিবাসী রেড ইন্ডিয়ানদের কাছ থেকে তাদের ভূমি দখল করে কেড়ে নিয়ে এবং কালোদের শ্রমের ভিত্তিতে যাদের ভূমি দখল করে আমেরিকার রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হলো যাদের শ্রমের ভিত্তিতে আমেরিকার রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো সেই কালো এবং রেড ইন্ডিয়ানদেরকেই নাগরিকত্ব এবং ভোটাধিকার দিতে বহু দেরি করা হয়েছে কাজেই কোথায় সেই ইকুয়ালিটি যেটা ছিল আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে যেখানে লেখা হয়েছিল all man are created equal আরেকজন শ্বেতাঙ্গ নারী ভোটাধিকার আন্দোলনকারী ন্যাশনাল উইমেন সাফরেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যানা হাওয়ার্ড শ তার মন্তব্য ছিল এরকম সে বলেছিল আপনারা কিনা ব্ল্যাক ম্যানদের হাতে এই কৃষ্ণাঙ্গ পুরুষদের হাতে ব্যালট পেপার তুলে দিলেন আর এভাবে তাদেরকে শ্বেতাঙ্গ নারীদের তুলনায় শ্রেষ্ঠত্ব দিলেন রাজনৈতিকভাবে শ্রেষ্ঠত্ব দিলেন দুনিয়ার ইতিহাসে এত আজব ঘটনা আর কখনোই দেখা যায়নি কিছুদিন আগেই যারা ছিল এই সাদা মহিলাদের গোলাম সেই গোলামরা কিনা এখন সেই মিস্ট্রেসদের পলিটিক্যাল মাস্টার বা মনিব হয়ে গেল তাই আমেরিকান সংবিধানের পনেরোতম সংশোধনীর মাধ্যমে যখন কালো পুরুষদেরকে ভোটাধিকার দেওয়ার প্রসঙ্গ এলো তখন থেকেই নারী ভোটাধিকার আন্দোলনকারীরা এলিজাবেথ ক্যারি স্ট্যান্টন এবং অন্যান্য শ্বেতাঙ্গ নারীবাদীরা সহযোগিতা করতে অসুবিধা জানানো শুরু করলো তবুও কৃষ্ণাঙ্গ অধিকার আদায়ের নেতা ফ্রেডেরিক ডগলাস তিনি নারীদেরকে ভোটাধিকারের সমর্থন দিয়ে যাচ্ছিলেন এর মধ্যে ঘটল একটি ঘটনা আঠারোশো সালে একটি সম্মেলনে আটলান্টায় ডগলাস উপস্থিত হয়েছিলেন সুজান বি অ্যান্থনি সরাসরি ডগলাসকে বলে উঠলেন এই তুমি স্টেজে উঠবে না কারণ শ্বেতাঙ্গ মহিলারা এটা কখনোই সহ্য করবে না সুতরাং আঠারোশো সালের পনেরোতম সংশোধনীর পর কথিত নারীবাদী এবং শ্বেতাঙ্গ ভোটাধিকার কর্মীরা সুনির্দিষ্টভাবে সাদা মহিলাদের ভোটাধিকারের জন্যই আন্দোলন করতে লাগল এবং সেই আন্দোলনে কালো মহিলা আফ্রিকান মহিলা রেড ইন্ডিয়ান কিংবা নেটিভ আমেরিকান মহিলা কিংবা এশিয়ান মহিলাদেরকে সরাসরি বাদ দিল কাজী সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে মহিলাদের সেই ভোটাধিকার আন্দোলন সেটা ছিল একটি শ্বেতাঙ্গ আধিপত্যবাদী আন্দোলনেরই অংশবিশেষ কোনো মহান সাম্যবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা সব নারীদেরকে ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে এটি একটি মিথ্যা কথা তারা কালো এবং অশ্বেতাঙ্গ নারীদেরকে ঘৃণা করত কাজেই নারীবাদী বয়ানের যেটা প্রথম থিওরি অর্থাৎ সমতা বা ইকুয়ালিটি থিওরি সেটা সেই প্রথম তরঙ্গের ভোটাধিকার আন্দোলনকারীদের ব্যাপারে মোটেও প্রযোজ্য হয় না ঐতিহাসিকভাবে নারীবাদের প্রথম থিওরির বিরুদ্ধে এটি অত্যন্ত সুস্পষ্ট এবং শক্তিশালী দলিল শ্বেতাঙ্গ নারীবাদীরা সবসময় কৃষ্ণাঙ্গ নারীবাদীদেরকে একপাশে ঠেলে রেখেছে দূরে সরিয়ে রেখেছে কাজেই ইতিহাস ঘাটলে এ কথা যথার্থভাবেই বলা যায় it was never about equality এবং এই শিরোনামে একটি বইও আছে যে বইটি লিখেছেন বব লুইস এবং এটি লেখকের ছদ্মনাম বইটি বাংলায় সম্প্রতি একটি প্রকাশনী থেকে অনুবাদ করাও হয়েছে আগ্রহী শ্রোতারা সেই বইটি সংগ্রহ করে পড়ে দেখতে পারেন প্রথম তরঙ্গের সেই ভোটাধিকার আন্দোলনকারী নারীবাদীদের মধ্যে কী ধরনের বৈষম্য এবং বিদ্বেষ ছিল পুরুষদের বিরুদ্ধে নয় বরং অন্য বর্ণের নারীদের বিরুদ্ধে কী ধরনের বৈষম্য ছিল তার আরেকটি উদাহরণ উনিশশো সালের ঘটনা ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো একটি বিরাট সাফরেজ প্যারেড আয়োজন করা হলো এখনও পর্যন্ত নারী ভোটাধিকারের জন্য যে সকল ছবি দেখা যায় সেগুলো হচ্ছে সেই উনিশশো সালের সেই সাফরেজ প্যারেডের ছবি সাফরেজ প্যারেড আয়োজন করা হলো কিন্তু সেখানকার আয়োজক এলিস পল খুবই চিন্তিত কারণ তিনি ভাবছিলেন যদি কালো মহিলারা ভোটাধিকারের আন্দোলনের এই প্যারেডে অংশ নেয় তাহলে শ্বেতাঙ্গ মহিলারা কেউই এখানে হাজির হবে না কথাটা শুনে মনে হতে পারে যে উচ্চ বর্ণের হিন্দুরা বা ব্রাহ্মণরা দলিত শ্রেণী বা অচ্ছুত শ্রেণী নিম্নবর্ণের হিন্দু কথিত অচ্ছুতদের প্রতি যে ধরনের আচরণ করে এরা যেন ঠিক তারই একটি প্রতিচ্ছবি অ্যালিস পল বলেন as far as I can see we must have a white procession or a Negro procession or no procession at all সুতরাং শুধুমাত্র শ্বেতাঙ্গ নারীরা তারা প্যারেড করতে পারবে অথবা কৃষ্ণাঙ্গ নারীদেরকে আলাদা প্যারেড করতে হবে এর বাইরে মিশ্র প্যারেড কিছুতেই সম্ভব নয় এর বাইরে অপশন হচ্ছে যে কোনো প্যারেডই হবে না কাজেই কোথায় গেল নারীবাদীদের সেই সমতা ওরা তো নিজেদের মধ্যেই বৈষম্য এবং বর্ণবাদকে ধরে রাখছে ইতিহাস থেকে দেখা যায় সেই প্যারেড শুরু হলো কিন্তু প্যারেড শুরু হওয়ার পর একজন কালো নারীবাদী নেত্রী তিনি তাদের সেই নিষেধাজ্ঞা মানলেন না তিনি সাদা কালো পৃথকীকরণ সেটা ভেদ করে তার নিজ রাজ্যের ডেলিগেটদের সাথে পাশাপাশি হেঁটে প্যারেডে যোগদান করলেন এছাড়া আরও কিছু কালো নারী সেখানে অংশ নেন কিন্তু সেই সংখ্যা একেবারেই হাতে গোনা সর্বোচ্চ চল্লিশ বা পঞ্চাশ জন যেখানে তাদেরকে বলা হয়েছিল প্যারেডের পিছনে থাকতে আলাদা থাকতে আর সেই প্যারেডে অংশগ্রহণকারী সাদা মহিলাদের সংখ্যা ছিল কমপক্ষে পাঁচ হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার পর্যন্ত এরপরের ইতিহাস হচ্ছে কাগজে কলমে যদিও উনিশশো সালে আমেরিকার সংবিধানের উনিশতম সংশোধনীর মাধ্যমে নারীদেরকে ভোটাধিকার দেওয়া হলো কিন্তু কার্যত কার্যত শুধুমাত্র শ্বেতাঙ্গ নারীরাই বাধামুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারত আগেই বলা হয়েছে আঠারোশো সালে কৃষ্ণাঙ্গ পুরুষদেরকে ভোটাধিকার দেওয়া হলেও উনিশশো সালের আগ পর্যন্ত কার্যত তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারত না কাজেই সেখানে উনিশশো সালে কৃষ্ণাঙ্গ নারীরা ভোটাধিকার প্রয়োগ করবে এটা তো অবাস্তব কল্পনা এই অধিকার পাওয়ার জন্য তাদেরকে আরও পাঁচ দশক অপেক্ষা করতে হয়েছে সুতরাং এখানে আরও একবার প্রশ্ন করাই যেতে পারে নারীবাদ যদি সকল নারীদের মুক্তির কথাই বলবে তাহলে কালো নারীদেরকে কেন শ্বেতাঙ্গ নারীদের থেকে পৃথক হয়ে আন্দোলন করতে হয়েছে উনিশ শতকের শেষ দিক থেকেই কালো নারীরা সাদা নারীদের থেকে পৃথক হয়ে নিজেদের মতো আন্দোলন করেছে যা এখনও চলছে কালো নারীদের আন্দোলনের এই পৃথক ধারা কিম্বার্লি ক্র্যানশ তিনি এটাকে নাম দিয়েছেন ইন্টারসেকশনাল ফ্যামিনিজম সম্পর্কে যেই সম্পর্কে সামনের দিকে একটি পর্বে ইনশাআল্লাহ আলোচনা করা হবে নারীবাদের প্রথম তরঙ্গের ইতিহাসের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছেন মার্গারেট স্যাংনার মার্গারেট স্যাংনার তিনি ছিলেন একজন সোশ্যালিস্ট এবং নারীবাদী এই মহিলা মৃত্যুবরণ করেছেন উনিশশো সালে কাজেই প্রথম তরঙ্গের অন্যান্য নারীবাদীদের তুলনায় তিনি আরও অনেক পরে মৃত্যুবরণ করেছেন মার্গারেট স্যাংনার খোলাখুলি বর্ণবাদ বা রেসিজম সমর্থন করতেন তিনি গর্ভপাত করাতেন গোপনে তৎকালীন আইনে অবৈধ হওয়ার কারণে এই মার্গারেট স্যাংনারকে বলা হয়ে থাকে প্ল্যান্ড প্যারেন্টহুড বা পরিবার পরিকল্পনার অন্যতম প্রতিষ্ঠাতা তিনি জন্ম নিয়ন্ত্রণ এবং নারীদের বন্ধাত্মকরণের মাধ্যমে আফ্রিকান আমেরিকান কৃষ্ণাঙ্গদের জনসংখ্যা কমিয়ে আনতে চেয়েছিলেন এমনকি তাদেরকে নির্মূল করার পরিকল্পনা করেছিলেন তিনি যেসব বিষয় বিশ্বাস করতেন এবং যেগুলো প্রচার করতেন সেগুলো আজকে পর্যন্ত চরমভাবে বিতর্কিত যারা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদে বা শ্বেতাঙ্গ আধিপত্যবাদে বিশ্বাস করে তারা সবসময় বিভিন্ন ছলে বলে কৌশলে অশ্বেতাঙ্গ মানুষদের জনসংখ্যা কমিয়ে আনতে চায় কখনো বিভিন্ন বৈজ্ঞানিক থিওরির আলোকে কিংবা কখনো আরও অন্যান্য পরিকল্পনার মাধ্যমে প্রসঙ্গত উল্লেখ করা যায় নিউজিল্যান্ডের যে মসজিদে একজন শ্বেতাঙ্গ সন্ত্রাসী গুলি করে পঞ্চাশ জন নিরীহ মুসল্লিকে হত্যা করেছিল সে তার সেই কুখ্যাত সন্ত্রাসী হামলা চালানোর আগে অনলাইনে একটি ম্যানিফেস্টো প্রকাশ করেছিল দ্য গ্রেট রিপ্লেসমেন্ট শিরোনামে সেই ম্যানিফেস্টোর প্রথম পৃষ্ঠাতে কি লেখা ছিল সেখানে লেখা ছিল it's the birth rates it's the birth rates it's the birth rates অর্থাৎ এটা হচ্ছে জন্মহার এটা হচ্ছে জন্মহার এবং এটা হচ্ছে জন্মহার অর্থাৎ অশ্বেতাঙ্গ মানুষদের জনসংখ্যা কিভাবে নিয়ন্ত্রণে রেখে কিংবা কমিয়ে এনে শ্বেতাঙ্গদের আধিপত্য ধরে রাখা যায় এটা ছিল সেই সন্ত্রাসীর প্রকাশিত ম্যানিফেস্টোর প্রথম তিনটি লাইন সেখানে সে লিখেছিল যদি আমার এই লেখা থেকে আমি কেবলমাত্র একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে বলি তাহলে সেটা হচ্ছে জন্মহার পশ্চিমাদের মধ্যে থাকা জন্মহার অবশ্যই পরিবর্তন করতে হবে যদি আমরা আমাদের দেশ থেকে আগামীকালই সমস্ত নন ইউরোপিয়ানদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেই তবুও ইউরোপিয়ানদের জনসংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে একসময় বিলুপ্ত হয়ে যাবে প্রতিদিন আমাদের সংখ্যা কমছে আমাদের বয়স্কদের সংখ্যা বাড়ছে আর আমরা আরও দুর্বল হচ্ছি কাজেই সবশেষে অবশ্যই আমাদের জন্মহার বৃদ্ধি করতে হবে নইলে আমরা নির্বংশ হব সে আরও লিখেছিল এই ইমিগ্রেশনের মাধ্যমে আমাদের জাতিগত রিপ্লেসমেন্ট হচ্ছে কালচারাল রিপ্লেসমেন্ট হচ্ছে এবং নৃতাত্ত্বিক রিপ্লেসমেন্ট হচ্ছে সুতরাং সেই অতীতের মার্গারেট স্যাংনার কিংবা নিউজিল্যান্ডের সেই সন্ত্রাসীর সাথে তাদের চিন্তাধারার মধ্যে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না তারা যে কোনো উপায়ে অশ্বেতাঙ্গ মানুষদের জনসংখ্যা কমিয়ে আনতে চায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদ ধরে রাখার জন্য এখানে নারীবাদী আন্দোলন অন্যান্য আন্দোলনের তুলনায় বিভিন্ন দিক থেকে বেশ কিছুটা আলাদা এবং ভিন্ন নারীবাদী আন্দোলন বিকাশের ক্ষেত্রে অন্যান্য আরও অনেক ধরনের প্রভাবক সমান তালে ভূমিকা রেখেছে এমনই একটি প্রভাবক হচ্ছে আমেরিকান ইউজেনিক্স মুভমেন্ট বা ইউজেনিক্স আন্দোলন ইউজেনিক্স এই কথাটি বা এই শব্দটি প্রথম ব্যবহার করা হয় আঠারোশো সালে এবং প্রথম ব্যবহার করেন ফ্রান্সিস গেলটন ইউজেনিক্স একটি বৈজ্ঞানিক তত্ত্ব যা চরমভাবে বিতর্কিত ইউজেনিক্স হচ্ছে এমন একটি বিশ্বাস এবং কর্মপন্থা যার লক্ষ্য হচ্ছে মানবজাতির জনসংখ্যার জেনেটিক কোয়ালিটি উন্নত করা এতটুকু শুনতে বেশ ভালোই মনে হচ্ছে কিন্তু বাস্তবতা হলো এই কথিত জেনেটিক কোয়ালিটি উন্নত করতে গিয়ে এই লক্ষ্য অর্জনের জন্য তারা এমন সব পদ্ধতি বেছে নেয় যেগুলো নৈতিক দিক থেকে মারাত্মকভাবে সমালোচিত যেমন এই বিতর্কিত থিওর অনুসারে ধরে নেওয়া হয় যে মানুষের মধ্যে সৃষ্টিগতভাবে বিভিন্ন জেনেটিক গ্রুপ একটি অন্যটির তুলনায় নিচু বা অধম জাত বা তুলনামূলকভাবে খারাপ জাত আর অন্যান্য জেনেটিক গ্রুপকে সৃষ্টিগতভাবে ধরে নেওয়া হয় এই গ্রুপটা হচ্ছে উত্তম জাত শ্রেষ্ঠ জাত বা সুপেরিয়র এরপর যারা নিচু জাত তাদের জনসংখ্যা বিভিন্ন উপায়ে কমিয়ে আনার মাধ্যমে তাদেরকে ধীরে ধীরে নির্মূল করার পরিকল্পনা গ্রহণ করা হয় এটা যেন সেই হিন্দু সমাজে কিংবা পৃথিবীর আরও অন্যান্য স্থানে প্রচলিত বর্ণবাদের একটি বৈজ্ঞানিক রূপান্তর গত শতাব্দীতে উনিশশো সালের পর থেকে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে এই ইউজেনিক্স মতবাদকে গ্রহণ করে বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করা হয়েছিল হিটলারের সেই নাৎসি বাহিনী যারা নিজেদেরকে আর্য মনে করত পৃথিবীর অন্যান্য মানুষদের তুলনায় শ্রেষ্ঠ বা ব্লু ব্লাডের অধিকারী মনে করত তারাও এই ইউজেনিক্স মতবাদ গ্রহণ করেছিল সুতরাং এক কথায় ইউজেনিক্স তত্ত্ব হচ্ছে বিজ্ঞানের থিওরির মোড়কে বর্ণবাদের বিকাশ এবং গণহত্যার বহুমুখী আইনগত রূপান্তর প্রসঙ্গত উল্লেখ্য বা জেনে রাখা ভালো সৃষ্টিগতভাবে কোনো মানুষই একজন আরেকজনের তুলনায় উত্তম কিংবা অধম নয় আল্লাহ তাল্লাহ সৃষ্টিগতভাবে সমস্ত মানুষকে সমানভাবে সৃষ্টি করেছেন আর আল্লাহ তাল্লাহর কাছে সেই মানুষের সম্মান এবং মর্যাদাই সবচেয়ে বেশি যে সবচেয়ে বেশি তাকোয়া অবলম্বন করে বা সবচেয়ে বেশি আল্লাহ তাল্লাহকে ভয় করে চলে সবচেয়ে বেশি পরহেজগারী অবলম্বন করে আল্লাহ তাল্লাহ সুরা হুজুরাতের সেই আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাল্লাহ বলেছেন يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم كبير হে মানবজাতি নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে এরপর বিভক্ত করেছি বিভিন্ন জাতি এবং গোত্রে যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো আর আল্লাহর কাছে সেই সবচেয়ে বেশি সম্ভ্রান্ত যে সবচেয়ে বেশি পরহেজগার নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং সব কিছুর খবর রাখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার বিদায় হজের ভাষণে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন হে মানব সকল তোমরা জেনে রাখো নিশ্চয়ই তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের রব আল্লাহ আর তোমাদের সকলের পিতা আদম আলহিসাল্লাম আরও জেনে রাখো আরবের উপরে অনারবের এবং অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই সাদার উপরে কালোর কিংবা কালোর উপরে সাদার কোনো মর্যাদা নেই বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা যারা নারীবাদের প্রথম তরঙ্গের এবং দ্বিতীয় তরঙ্গের আতুর ঘর হিসেবে কাজ করেছে যারা দাবি করে তারা লিবারালিজমে বিশ্বাস করে তাদের সেই স্বাধীনতার ঘোষণাপত্রেও লেখা আছে all man are created equal সৃষ্টিগতভাবে সকল মানুষই সমান বা মানুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে অথচ তারাই কিভাবে ইউজেনিক্সের মতো বিতর্কিত মতবাদ বিশ্বাস করতে পারে এবং অফিসিয়ালি সেটাকে গ্রহণ করতে পারে এখন নারীবাদের সাথে এই ইউজেনিক্সের সম্পর্ক হচ্ছে নারীবাদী আন্দোলন ইউজেনিক্স মতবাদকে খোলাখুলিভাবে সমর্থন করত এবং যারা তাদের কঠিন সমর্থক ছিলেন মার্গারেট স্যাংনার হচ্ছেন তাদের অন্যতম যে কারণে আমরা এই বিষয়টির সম্পৃক্ততা উল্লেখ করছি সেটা হচ্ছে নারীবাদ দাবি করে তারা সমতা প্রতিষ্ঠা করতে চায় বৈষম্য দূর করতে চায় বিভেদ দূর করতে চায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় অথচ তারাই কিনা ইউজেনিক্সের মতো মতবাদকে সমর্থন করেছে মার্গারেট স্যাংনার তার বিভিন্ন কাজ সেগুলো এখনও অনলাইনের বিভিন্ন আর্কাইভে সংরক্ষিত আছে তার বিভিন্ন লেখা বক্তৃতা এগুলো মারাত্মকভাবে বিতর্কিত এবং পাবলিকলি তাকে অভিযুক্ত করা হয়েছে একজন বর্ণবাদী গণহত্যার সমর্থক হিসেবে যিনি কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকারী আফ্রিকান আমেরিকানদেরকে পরিকল্পিত উপায়ে বন্ধাকরণ এবং জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে তাদেরকে নির্মূল করতে চেয়েছিলেন যদিও তার সমর্থকরা নানা রকমের যুক্তি এবং অজুহাতের মাধ্যমে তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তার নিজের অজান্তেই বিভিন্ন লেখনীতে তার বিদ্বেষের পরিমাণ সুস্পষ্টভাবে ফুটে ওঠে যেটা অস্বীকার করা যায় না উদাহরণস্বরূপ উনিশশো সালে একটি দৈনিক পত্রিকায় ধারাবাহিক প্রবন্ধ লিখেছিলেন তিনি এবং সেখানে উল্লেখ করেছেন যে অস্ট্রেলিয়ার আদিবাসী অ্যাবরিজিনাল যারা আছে তাদের মস্তিষ্ক নাকি শিবমাঞ্জির মস্তিষ্কের তুলনায় সামান্যই উন্নত মার্গারেট স্যাংনার নারীবাদী আন্দোলনের প্রথম তরঙ্গের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব তিনি গরিব মানুষদেরকে ঘৃণা করতেন সরাসরি গর্ভপাত এবং জন্ম নিয়ন্ত্রণের সমর্থন করতেন সেই যুগে আইনত নিষিদ্ধ থাকার পরেও এই সকল কাজ করতেন তার বিভিন্ন লেখায় বহু বিদ্বেষপূর্ণ মন্তব্য সংরক্ষিত আছে ইউজেনিক্স মতবাদের পেছনের কাহিনী হচ্ছে বিশ শতকের শুরুতে অর্থাৎ উনিশশো সালের পর থেকে যখন আমেরিকাতে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে অধিবাসী বা ইমিগ্রেন্টদের ঢল আসতে থাকে তখন সেখানকার বিভিন্ন শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী অর্থাৎ অ্যাংলো স্যাকশন শ্রেষ্ঠত্বে যারা বিশ্বাসী বিভিন্ন সমাজতাত্ত্বিক এবং বিজ্ঞানী তারা বেশ চিন্তিত হয়ে পড়েন তাদের ভয় ছিল অন্যান্য দেশ থেকে আসা ইহুদি আরব এবং ভারতীয়রা তাদের শ্বেতাঙ্গ জাতির কথিত বিশুদ্ধতা নষ্ট করে ফেলবে এই সময়ে তারা ইউজেনিক্সের মতো বিতর্কিত মতবাদকে কর্মপন্থা হিসেবে গ্রহণ করেন এবং তখন তাদের সাথে যুক্ত হয় বিভিন্ন নারীবাদী সংগঠন এবং রক ফেলার ফাউন্ডেশনের মতো বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান উনিশশো সালে আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ইউজেনিক্সের ভিত্তিতে বাধ্যতামূলক বন্ধাত্মকরণ আইন পাশ করা হয় পরবর্তীতে ইন্ডিয়ানা রাজ্যে দেখানো পথে হাঁটে আরও তেত্রিশটি রাজ্য পরিসংখ্যান বলছে উনিশশো থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ নেটিভ আমেরিকানকে বন্ধাত্মকরণ করা হয়েছে বলাই বাহুল্য তাদের কোনো রকমের সম্মতি ছাড়াই এই কাজ করা হয়েছে বিভিন্ন স্থানে ইউজেনিক্স রেকর্ড অফিস তৈরি করা হতো বিভিন্ন এলাকায় বসবাসরত বিভিন্ন পরিবারগুলোর জেনেটিক বৈশিষ্ট্যের একটি তালিকা তৈরি করা হতো দুই রকমের তালিকা প্রস্তুত করা হতো এক দলকে ঘোষণা করা হতো ফিট হিসেবে আরেক দলকে ঘোষণা করা হতো আনফিট হিসেবে মানে এই সকল মানুষ বংশবিস্তারের যোগ্য আর আরেক দল নাকি অযোগ্য মলাই বাহুল্য অযোগ্যের তালিকায় রাখা হয়েছিল কৃষ্ণাঙ্গ সংখ্যালঘু আদিবাসী এবং দরিদ্র জনগোষ্ঠীকে আর যোগ্য এবং ফিটের তালিকায় রাখা হয়েছিল শ্বেতাঙ্গদেরকে এরকম একটি বিতর্কিত বিষয়কে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য নানা রকমের প্রোপাগান্ডা চালানো হতো যেগুলোর মাধ্যমে তারা প্রমাণের চেষ্টা করত যে এগুলো সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বর্ণবাদী বা আগ্রাসী নয় শুধু নাকি জেনেটিক বৈশিষ্ট্যের কারণে মানুষের মধ্যে যেগুলো খারাপ বৈশিষ্ট্য সেগুলো নাকি তারা কমানোর চেষ্টা করছে আমেরিকার শীর্ষস্থানীয় নারীবাদীরা যেভাবে বর্ণবাদে বিশ্বাস করতেন তেমনইভাবে ইংল্যান্ডে বা ইউরোপের দিকে তাকালে সেখানেও প্রায় অভিন্ন চিত্র দেখা যায় অ্যামেলি ফসেট তিনি ছিলেন ইংল্যান্ডের একজন বিখ্যাত নারীবাদী নারীবাদের প্রথম তরঙ্গের কালোরা ভোটাধিকার পেয়ে যাচ্ছে কিন্তু শ্বেতাঙ্গ মহিলাদেরকে ভোটাধিকার দেওয়া হচ্ছে না এই কারণে তিনি খুবই রাগান্বিত এবং ক্ষিপ্ত ছিলেন ইংল্যান্ডে বসবাসরত একজন ব্রিটিশ মহিলার থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত একজন ব্ল্যাক ম্যানের অধিকার বেশি কিংবা নিউজিল্যান্ডে বসবাসরত একজন মাউরি নারীর অধিকার বেশি এই বিষয়গুলো তাকে ক্ষিপ্ত করত এভাবে চাইলে নারীবাদের শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে একজন একজন করে তাদের অনেক বিতর্কিত বিষয়ে উল্লেখ করা যায় তবে এই প্রসঙ্গে উদাহরণ আর দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই এখানে যে বিষয়টা বোঝা দরকার এবং যা মনে রাখা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম তরঙ্গের নারীবাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং তাদের আইকন যারা তাদের অনেকেই ছিলেন মারাত্মক বর্ণবাদী এবং নারীবাদের আন্দোলনের সাথেই বর্ণবাদ হাতে হাত ধরে চলেছে বিষয়টি ছিল পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এই বিষয়টি বোঝা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ এটা নারীবাদী আকিদার প্রথম কথা কোর্ট অ্যান্ড কোর্ট ইকোয়ালিটি বা সমতার বিরুদ্ধে একটি উজ্জ্বল প্রমাণ যারা সমতার কথা বলে যারা নারী আর পুরুষের মধ্যে সমতা ইকুয়ালিটি প্রতিষ্ঠা করতে চায় বৈষম্য দূর করতে চায় অথচ তাদের আন্দোলনের ইতিহাস হচ্ছে তারা শুরু থেকেই অসমতা আর বৈষম্যের সাথে হাতে হাত ধরে অগ্রসর হয়েছে অনেকে এর বিরুদ্ধে যুক্তি দিয়ে বলতে পারেন এই বর্ণবাদের সমস্যা এটা তো গোটা পশ্চিমা সমাজেরই একটি সমস্যা ছিল যেটা তৎকালীন সময়ের একটি বড় সমস্যা ছিল এরপর তারা দাবি করে যে এখন তো আর সেই সমস্যা নেই আমরা সেটাকে সমাধান করেছি এখানে চাইলে এই পয়েন্টটিও আপত্তি করে বলা যায় যে বাস্তবে সেই বর্ণবাদের সমস্যা কতটুকু দূর হয়েছে কতটা কাগজে কলমে দূর হয়েছে আর বাস্তবে কতটা দূর হয়েছে সেটা ভিন্ন আলোচনার দাবি রাখে তবুও তর্কের খাতিরে ধরে নেওয়া যেতে পারে আচ্ছা ঠিক আছে বর্ণবাদ বিলুপ্ত হয়েছে কিন্তু এরপরেও নারীবাদী বয়ানের সাথে বর্ণবাদের সম্পৃক্ততার বিষয়টি বোঝা এই কারণে গুরুত্বপূর্ণ যে কারণ নারীবাদ দাবি করে তারা সমাজের একটি নির্যাতিত শ্রেণী বা মজলুম শ্রেণীকে জালিম শ্রেণী থেকে বা নির্যাতক নিপীড়ক শ্রেণী থেকে উদ্ধার করছে মজলুম শ্রেণী কারা মজলুম হচ্ছে নারীরা আর জালেম বা অত্যাচারী শ্রেণী কারা তারা হচ্ছে পুরুষরা নারীবাদ বলে পুরুষরা নাকি হাজার হাজার বছর ধরে সারা পৃথিবীতে ঐক্যবদ্ধভাবে সিস্টেম্যাটিক পদ্ধতিতে পুরুষতন্ত্র কায়েম করার মাধ্যমে নারীদেরকে দমিয়ে রেখেছে অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত লাঞ্ছিত করে এসেছে এই মতবাদের মাধ্যমে জেনারেলাইজ করে সাধারণভাবে জাতিগতভাবে প্রত্যেক পুরুষকেই ধরে নেওয়া হয় একজন নির্যাতক এবং নিপীড়ক হিসেবে আর প্রত্যেক নারীকেই ধরে নেওয়া হয় একজন নিপীড়িত বা নির্যাতিত হিসেবে নারীবাদের মতে জাতিগতভাবে পুরুষ মাত্রই নির্যাতক যেমনটা অনেকেই বলে থাকে অল ম্যান আর ট্র্যাশ পুরুষ মাত্রই নাকি ধর্ষক আর নারী মাত্রই নাকি নির্যাতিত আমাদের দেশেও নারীবাদের আদিমাতা রোকেয়া সাখাওয়াত হোসেন তিনিও বলে গেছেন কুকুর জাতি পুরুষ জাতি অপেক্ষা অধিক বিশ্বাসযোগ্য এই যে এভাবে নিপীড়ক আর নির্যাতিত পুরুষ এবং নারী দুইটি শ্রেণীতে বিভক্ত করা এই বিষয়টিকে এতটা সরলীকরণ করলে চলে না নারীবাদ যেমনটা বলে যে ইতিহাসের সব জায়গায় সর্বত্র সব সময়ে পুরুষরা নারীদেরকে নির্যাতন করে এসেছে তাদের এই দাবি যদি সত্যি হয় তাহলে কি আমরা বলতে পারি যে কলোনিয়াল যুগে একজন কৃষ্ণাঙ্গ পুরুষের সামাজিক অবস্থা বা মর্যাদা সেটা কি একজন শ্বেতাঙ্গ নারীর থেকে বেশি ছিল উপরে ছিল একজন নিগ্র বা কৃষ্ণাঙ্গ পুরুষ সে কি কখনো একজন শ্বেতাঙ্গ নারীকে নির্যাতন করতে পারত সেই কলোনিয়াল যুগে একজন কৃষ্ণাঙ্গ পুরুষ সে কি একজন শ্বেতাঙ্গ নারীর থেকে বেশি সুযোগ সুবিধা বা অধিকার ভোগ করতে পারত এর উত্তর আমরা সহজেই জানি কখনোই না একজন শ্বেতাঙ্গ নারীর তুলনায় একজন কৃষ্ণাঙ্গ পুরুষের সামাজিক কাঠামো অনেক নিচে ছিল এই সহজ উদাহরণ থেকেই বোঝা যাচ্ছে নারীবাদ যেভাবে আমভাবে বা জেনারেলাইজ করে পুরুষদেরকে নির্যাতক এবং নিপীড়ক বলে সেটা ঐতিহাসিকভাবেও সত্য নয় নারীবাদ যদি বলে পুরুষ মাত্রই নির্যাতক আর নিপীড়ক তাহলে আমাদের প্রশ্ন করা উচিত যে আপনি কোন সময়ের কথা বলছেন কোন ধরনের পুরুষদের কথা বলছেন আর নারী মাত্রই যদি নির্যাতিত হয় তাহলে প্রশ্ন করা উচিত আপনি কোন ধরনের নারীদের কথা বলছেন আর কোন যুগের নারীদের কথা বলছেন এভাবে না বলে যখন ব্যাপকভাবে সাধারণভাবে সমস্ত পুরুষ জাতিকে নির্যাতক বলা হবে আর নারীদেরকে নির্যাতিত বলা হবে তখন সেটা হচ্ছে সত্যিকার অর্থে পুরুষ বিদ্বেষের একটি রূপান্তর নারীবাদ যেই ধরনের পুরুষতন্ত্রের কথা বলে সেটা বাস্তবে একটি মিথ বা আজগুবি কাহিনী ছাড়া আর কিছুই নয় সমাজের বিভিন্ন কাঠামোতে পুরুষদের কর্তৃত্ব বা অথরিটি আছে ধর্মীয় এবং সামাজিক কাঠামোতে এটা সত্য কিন্তু সেই সিস্টেমেটিক কাঠামো ব্যবহার করে নারীদেরকে নির্যাতন করা হচ্ছে বা নারীদেরকে দমিয়ে রাখার জন্যই পুরুষতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে এগুলো নিছক ভিত্তিহীন কথা যার সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনের দিকে একটি পর্বে আমরা ইনশা আল্লাহ করব এবারে আসুন আরেকটি ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক পশ্চিমের দেশগুলোতে যখন নারীদের ভোটাধিকার বা সাফরেজিস্ট আন্দোলন চলছিল তখন তাদেরকে এক শ্রেণীর মানুষ সমর্থন দিচ্ছিল আবার ইতিহাসের একটি বাস্তবতা হচ্ছে যে সেই ভোটাধিকার আন্দোলনের বিরুদ্ধে পশ্চিমা সমাজের মধ্যেই প্রবল বিরোধিতা হয়েছিল যদিও সেই বিরোধিতার ইতিহাস আমাদেরকে তেমন একটা জানানো হয় না এখন উল্লেখ্য বিষয় হচ্ছে যে যারা বিরোধিতা করেছেন তাদের আর্গুমেন্ট বা যুক্তিগুলো কী ছিল বিরোধিতাকারীদের মূল কথা ছিল নারীরা যদি তাদের ঐতিহ্যগত দায়িত্ব অর্থাৎ সংসার মাতৃত্ব এগুলো দেখাশোনা বাদ দিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়তে শুরু করে অর্থাৎ সহজ কথায় প্রাইভেট ডোমেইন বাদ দিয়ে পাবলিক ডোমেইন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে সমাজ এবং সভ্যতার স্থিতিশীলতা দারুণভাবে ব্যাহত হবে ক্ষতিগ্রস্ত হবে কারণ নারীরা ঘরে যেসব দায়িত্ব পালন করছে সংসার দেখাশোনা করছে সন্তান দেখাশোনা করছে এর বিরাট সামাজিক অর্থনৈতিক গুরুত্ব আছে মেয়েরা ঘরে এইসব কাজ করে বলেই পুরুষেরা বাইরে গিয়ে অন্যান্য কঠিন দায়িত্ব পালন করতে পারে ঘরের বিষয় নিয়ে তাদেরকে বাইরে গিয়েও চিন্তায় থাকতে হয় না যে কারো ঘরের বিষয় যদি এলোমেলো থাকে তাহলে তার পক্ষে বাইরে গিয়ে কাজ করা সম্ভব হয় না তাই সমাজ এবং সভ্যতা স্থিতিশীল রাখার জন্য নারীদের উচিত তাদের ঐতিহ্যগত সামাজিক এবং ধর্মীয় দায়িত্বগুলো পালন করতে থাকা পশ্চিমের দেশগুলোতে যখন সাফরেজিস্ট মুভমেন্ট গতিশীলতা পাচ্ছিল সমানতালে চলছিল এন্টি সাফরেজিস্ট মুভমেন্ট তাদের মধ্যে একজন ছিলেন একজন মার্কিন মহিলা লেখক এবং শিক্ষাবিদ গ্রেস ডফিল্ড গুডউইন উল্লেখ্য তিনি নিজেও ছিলেন একজন নারী উনিশশো সালে নিউ ইয়র্ক ট্রিবিউনে তিনি একটি কলাম লেখেন এবং তার মাধ্যমে যুক্তিতর্ক উপস্থাপন করে বলেন যে কেন নারীদের আলাদাভাবে ভোটাধিকারের কোনো প্রয়োজন নেই অর্থাৎ রাজনীতিতে আসার কোনো দরকার নেই এই বিষয়ে প্রায় একশো চল্লিশ পৃষ্ঠার উপরে তিনি একটি সংক্ষিপ্ত পুস্তিকাও রচনা করেছেন যার শিরোনাম হচ্ছে anti suffrage ten good reasons এই বইটি অনলাইনে পাওয়া যায় ইন্টারনেট আর্কাইভে সংরক্ষিত আছে যা হোক সেখান থেকে আমরা কয়েকটি পয়েন্ট সংক্ষেপে উপস্থাপন করছি তিনি যা লিখেছেন তার অনুবাদ এবং সার কথা হচ্ছে এক নম্বর তিনি লিখেছেন যেহেতু আমাদের নারীদের বর্তমান দায়ী দায়িত্বগুলো আমাদের সবটুকু সময় এবং প্রচেষ্টা দখল করে রাখে আর ওইসব দায়িত্ব যেহেতু আমরা নারীরা ছাড়া কেউ পালন করতে সক্ষম নয় অর্থাৎ এইসব দায়িত্ব বলে তিনি বুঝিয়েছেন নারীদের ঐতিহ্যগত দায়িত্ব যেমন সন্তান ধারণ সন্তান প্রসব সন্তান লালন পালন করা এবং ঘর গৃহস্থালী অর্থাৎ সংসার দেখাশোনা করা তিনি বলেছেন এই অবস্থায় যদি আমাদের নারীদের উপরে ভোটাধিকার এবং রাজনৈতিক বিষয়গুলোর মতো দায়ী দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় তাহলে সেগুলো পালন করতে গেলে পরিবার এবং সমাজের প্রতি আমাদের যেসব দায়িত্ব আছে সেগুলোকে উৎসর্গ করতে হবে সেগুলোকে সর্বোচ্চ পর্যায়ে কোরবানি করতে হবে মিসেস গুডউইন মনে করতেন নারীরা যদি রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে তাদের ওইসব দায়িত্ব পালন দারুণভাবে বাধাগ্রস্ত হবে আর নারীরা যদি ওইসব দায়িত্ব ঠিকমতো পালন না করে তার ফলশ্রুতিতে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি উল্লেখ করেন যেটা নারীবাদের নেতিবাচক মানসিকতাকে আমাদের সামনে তুলে ধরে মিসেস গুডউইন লিখেছেন যেহেতু আমাদের পিতা আমাদের ভাই আমাদের স্বামী এবং আমাদের সন্তানরাই ব্যালট বাক্সে আমাদের প্রতিনিধিত্ব করছে আর আমরা জানি আমাদের পিতা এবং ভাইয়েরা তারা আমাদেরকে ভালোবাসে আমাদের স্বামী আমাদের সিদ্ধান্তের প্রতিনিধিত্বকারী তারা আমাদের সাথেই আছে আর আমাদের সন্তানদের কথা আর কি বলবো আমরা মায়েরাই তো তাদেরকে বড় করে তুলেছি এরপর মিসেস গুডউইন একটি চমৎকার কথা লিখেছেন তিনি লিখেছেন এই পুরুষেরা যখন শস্য ক্ষেত্রে ফসলের ময়দানে কিংবা যুদ্ধের ময়দানে যুদ্ধের ক্ষেত্রে আমাদের প্রতিনিধিত্ব করে তখন আমরা বিনা প্রশ্নে সেটাকে মেনে নেই সেটা নিয়ে খুশি থাকি সেই প্রতিনিধিত্ব নিয়ে আমাদের কোনো অভিযোগ থাকে না তাহলে ব্যালট বাক্সে বা ভোটের বাক্সে সেই পুরুষেরা যখন আমাদের প্রতিনিধিত্ব করছে তখন আমাদের আপত্তি থাকবে কেন তখন আমরা অসুখী হব কেন অর্থাৎ তারাই আমাদের জন্য ব্যালট বাক্সেও যথেষ্ট হওয়া উচিত মিসেস গুডউইন লিখেছেন ফসলের মাঠে যুদ্ধের ময়দানে আর ব্যালটের বাক্সে পুরুষের আমাদের প্রতিনিধিত্ব করবে আর আমরা নারীরা তাদের প্রতিনিধিত্ব করব স্কুলের ক্লাসরুমে ফায়ার প্লেসে অর্থাৎ ঘরে তাদের সঙ্গী হিসেবে এবং শিশুদের দোলনার পাশে সার কথায় তিনি বুঝিয়েছেন নারীরাই তো সমস্ত পুরুষদেরকে নিজের হাতে লালন পালন করে বড় করেছে সেই পুরুষেরাই যখন সরকার গঠন করে তখন তারা নারীদেরই প্রতিনিধিত্ব করে একজন স্বামী তার স্ত্রীর পক্ষে ভোট দেয় স্ত্রীর মতামতের প্রতিনিধিত্ব করে আর মায়েরা তাদের সন্তানের মধ্যে নিজের মূল্যবোধ প্রবেশ করায় তাই মিসেস গুডউইনের মতে আলাদাভাবে নারীদের ভোটাধিকার প্রয়োগ করা রিডান্ডেন্ট বা অপ্রয়োজনীয় শুধু মিসেস গুডউইন নয় সেই সময়ে আর অনেকেই তাদের লেখাতে প্রথম তরঙ্গের নারীবাদের বিরোধিতা করেছেন এবং সেই সব সাফ্রিজিস্টদেরকে ইমোরাল ব্যাড মাদার্স এবং লেসবিয়ান হিসেবে অভিহিত করেছেন যেমন উনিশশো সালে American psychiatrist William Lee Howard একটি উপন্যাস লেখেন দ্য পারভার্ট শিরোনামে সেখানে তিনি ফেমিনিজমকে লেসবিয়ানিজম এবং নৈতিক অবক্ষয়ের সাথে তুলনা করেছেন উনিশশো সালে ইংরেজ লেখক এডওয়ার্ড কার্পেন্টার সেই সব সাফ্রেজিস্ট নারীদেরকে ম্যানিশ ইন টেম্পারমেন্ট বা পুরুষালী স্বভাবের বলে বর্ণনা করেছেন যাদের মধ্যে পুর ম্যাটার্নাল ইনস্টিংক্ট এবং লেসবিয়ান স্বভাব আছে বলে তিনি বর্ণনা করেছেন উনিশশো সালে German doctor E F W Eberhard বলেন ফেমিনিজমের মাধ্যমে মূলত লেসবিয়ানিজমের প্রচার করা হচ্ছে আর এর ফলশ্রুতিতে পশ্চিমা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে তিনি ফেমিনিস্ট নেতৃবৃন্দদেরকে লেসবিয়ান বলে বা নারী সমকামী বলে অভিযোগ করেছেন আর বলেছেন তারা কম বয়সী নারীদেরকে প্রলুব্ধ করে সেই সব আন্দোলনে টানছে বলাই বাহুল্য যদিও প্রথম তরঙ্গের নারীবাদীরা এসব অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছে তারা বলেছে এগুলো হচ্ছে অপপ্রচার এর মাধ্যমে নারীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখাই হচ্ছে এইসব প্রোপাগান্ডার লক্ষ্য কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস থেকে আমরা দেখতে পাই প্রথম তরঙ্গের নারীবাদীরা কাগজে কলমে বা মুখে এসব অভিযোগ অস্বীকার করলেও তাদেরই পরবর্তী ধারা দ্বিতীয় তরঙ্গের নারীবাদীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সরাসরি প্রকাশ্যে সমকামিতাকে বা লেসবিয়ানিজমকে সমর্থন করতে শুরু করে এমনকি সমকামিতাকে সমর্থন করাকে তারা তাদের অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ কৌশল বলে বিবেচনা করে এসেছে নারীবাদের গডমাদার নামে বা জননী নামে খ্যাত সিমন দ্য বিভুয়ার সেই উনিশশো সালে রচিত দ্য সেকেন্ড সেক্স সেই বইতে লিখেছিলেন লেসবিয়ানিজম হতে পারে পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের একটা মাধ্যম সময় যত এগিয়েছে নারীবাদের সাথে সমকামিতার সম্পৃক্ততা আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে উনিশশো আশির দশকের শুরুতে আমেরিকান নারীবাদী অ্যাড্রিয়ান রিচ তিনি নতুন একটি থিওরি দিলেন যার শিরোনাম দিলেন কম্পালসরি হেটারোসেক্সুয়ালিটি অর্থাৎ একজন পুরুষ এবং একজন নারীর মধ্যেই কেবলমাত্র বৈধ যৌনতা হতে পারে এই বিষয়টিকে তিনি নাম দিলেন এটা হচ্ছে কম্পালসরি বা বাধ্যতামূলক হেটারোসেক্সুয়ালিটি তিনি বললেন এটা নাকি পুরুষতন্ত্র এবং পুঁজিবাদের দ্বারা ব্যবহৃত শক্তিশালী হাতিয়ার যার উদ্দেশ্য নাকি নারীকে নিয়ন্ত্রণ করা তাই এর মোকাবেলায় তিনি সবাইকে আহ্বান জানিয়ে বললেন সব নারীরা যেন পুরুষদেরকে বর্জন করে আর নারী পুরুষের স্বাভাবিক যৌনতাকে যেন একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখে আর সেটাকে প্রত্যাখ্যান করে তাহলে প্রশ্ন হতে পারে যে এর বিপরীত সমাধান কি হবে বিপরীত সমাধান হতে পারে দুটি প্রথমত কখনোই কোনো যৌন সম্পর্কে জড়ানো যাবে না অথবা তাদের মতে সমকামী সম্পর্কে জড়াতে হবে নাউজবিল্লা সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে উনিশশো সালের সেই সেক্সুয়াল রেভলিউশন কথিত যৌন বিপ্লব বা বাস্তবে যৌন বিকৃতির হাত ধরে পাবলিক ডোমেনে সমকামিতার বিস্তার শুরু হয় আর আশির দশকে শেষের দিকে এসে আরেকটি নারীবাদী ধারণা সৃষ্টি হয় যার শিরোনাম হচ্ছে কুইয়ার থিওরি বা কুইয়ার তত্ত্ব কুইয়ার শব্দের অর্থ হচ্ছে যা কিছু একেবারেই বেমানান অদ্ভুত বা বেখাপ্পা কুইয়ার থিওরিতে যারা বিশ্বাস করেন তারা জেন্ডার এবং সেক্সুয়াল আইডেন্টিটি সম্পর্কে ট্র্যাডিশনাল ধারণাকে প্রত্যাখ্যান করেন উনিশশো দশকের পর থেকে কুইয়ার থিওরির মাধ্যমে নারী পুরুষের স্বাভাবিক যৌন সম্পর্ককে বা হেটারোসেক্সুয়ালিটিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে দশকের পর দশক ধরে নারীবাদ যেই ভিত্তি তৈরি করে এসেছে সেই ভিত্তির উপরে দাঁড়িয়ে কুইয়ার থিওরিস্টরা আরও অভিনব থিওরি হাজির করলেন এবং তারা তখন বলতে শুরু করলেন শুধু জেন্ডার একটা সোশ্যাল কনস্ট্রাক্ট বা জেন্ডার একটা সামাজিক নির্মাণ নয় এমনকি বায়োলজিক্যাল সেক্স বা জৈবিক লিঙ্গ এটাও নাকি সোশ্যালি কনস্ট্রাক্টেড বা সামাজিক নির্মাণ তারা বলতে লাগলেন sexuality is also socially constructed এই অবস্থায় এসে তারা সবাইকে অপশন দিতে লাগলেন বলতে লাগলেন মানুষ যা ইচ্ছা করবে সেটাই তার লিঙ্গ পরিচয় নাকি হতে পারে যে বিকৃতি আমরা বর্তমানে প্রতিধ্বনিত হতে শুনি ট্রান্সজেন্ডারদের মাধ্যমে তারা বলে জৈবিক লিঙ্গ যাই হোক না কেন মনের লিঙ্গই নাকি আসল লিঙ্গ মন চাইলে একজন মানুষ জৈবিকভাবে যেটাই হোক সে নাকি চাইলেই ছেলে বা মেয়ে যা খুশি তাই হতে পারে নিঃসন্দেহে এইসব ভাবনা সমকামিতাকে উৎসাহিত করে সুতরাং নারীবাদ হচ্ছে এমন একটি মতবাদ যা সমকামিতাকে সমর্থন করে এবং সমকামিতাকে তাদের সাহায্যকারী শক্তি হিসেবে দেখে এই হচ্ছে নারীবাদের প্রথম তরঙ্গের ইতিহাসের সংক্ষিপ্ত সামারি এতটুকু ইতিহাস থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে শুধুমাত্র কাগজে কলমে যেভাবে বর্ণনা করা হয় নারী আর পুরুষের মধ্যে বৈষম্য দূর করা সমতা প্রতিষ্ঠা করা এটাই নারীবাদের আসল চেহারা ব্যাপারটা কখনোই এরকম নয় বরং বিষয়টি আরও অনেক গভীর এবং আরও জটিল আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করা হবে নারীবাদের ইতিহাসের দ্বিতীয় তরঙ্গ সম্পর্কে যেই সময়টাকে চিহ্নিত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে শুরু করে আশির দশকের শেষ পর্যন্ত অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নারীবাদ একটি নতুন চেহারা ধারণ করতে শুরু করে আগের মতো শুধুমাত্র কিছু আইনগত অধিকার আদায়ের আন্দোলন নয় বরং ব্যাপকভাবে ব্যক্তিগত এবং সামাজিক জীবনে নারীর ভূমিকাকে তারা প্রশ্নবিদ্ধ করতে থাকেন এবং সর্বত্র নারীর ঐতিহ্যগত ভূমিকাকে তারা পরিবর্তনের দাবি তুলতে থাকেন নারীবাদের দ্বিতীয় তরঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ টাইমলাইন হচ্ছে উনিশশো সালে রচিত সিমন দা বিভুয়ারের সেই সেকেন্ড সেক্স বইটি সেই বইটিতে তিনি আলোচনা করেছেন ঐতিহাসিকভাবে যুগ যুগ ধরে নারীদের সাথে কেমন আলোচনা করা হয়েছে এবং সেই পর্যালোচনার মাধ্যমে তিনি তার মতো করে নারীত্বের নতুন সংজ্ঞা প্রদান করেন সেই বইটির একটি বিখ্যাত লাইন হচ্ছে কেউ মেয়ে হয়ে জন্মায় না সমাজই নাকি তাকে মেয়ে বানায় তৃতীয় তরঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হচ্ছে উনিশশো সালে আমেরিকাতে বার্থ কন্ট্রোল পিল বা মুখে খাওয়া যায় এই ধরনের জন্ম নিয়ন্ত্রীকরণ বড়ি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যার একটি বিরাট সামাজিক প্রভাব আছে উনিশশো সালে বেটি ফিডেনের লেখা ফেমিনিন মিস্টিক বই এটি আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক সেই বইয়ের মাধ্যমে তিনি দাবি করেন আমেরিকান গৃহিণী নারীরা তাদের গৃহিণী জীবন নিয়ে সন্তুষ্ট নয় একঘেয়েমি গৃহিণী জীবন নাকি তাদেরকে ফুলফিলিং লাইফ দিতে পারছে না তাদের জন্য আরও ভিন্ন কিছু প্রয়োজন আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হচ্ছে উনিশশো সালে গর্ভপাতের অধিকার এই মর্মে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি রায় প্রকাশ করা হয় যেখানে বলা হয় গর্ভপাতের অধিকার নাকি নারীদের একটি মৌলিক সাংবিধানিক অধিকার প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটি বিশ্বযুদ্ধের মধ্যে নারীবাদী আন্দোলনের তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা দেখতে পাওয়া যায় না বরং এই সময়টাতে দেখা যায় পশ্চিমের কিছু দেশে ভোটাধিকার পাওয়ার পর নারীরা স্বাভাবিকভাবে তাদের ঐতিহ্যগত গৃহিণী ভূমিকাতে পারিবারিক জীবন এটা নিয়েই সুখে সন্তুষ্টি জীবন কাটাচ্ছিল নারীরা সংসার দেখাশোনা করত পুরুষেরা বাইরে কাজ করত রোজগার করত প্রতিটি পরিবারে কমপক্ষে পাঁচ থেকে ছয়টি সন্তান নেওয়া হতো এভাবে নারী এবং পুরুষ যার যার ঐতিহ্যগত ধর্মীয় এবং সামাজিক ভূমিকা পালনের মাধ্যমে সুখী পারিবারিক জীবন কাটাচ্ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নারীবাদী তরঙ্গের আরও রেডিক্যাল এবং উগ্র চিন্তাধারার বিকাশ ঘটতে থাকে ষাট সত্তর এবং আশির দশকের শুরুর সময়ে দ্বিতীয় তরঙ্গের নারীবাদীরা দাবি করতে লাগলেন সমাজে পুরুষের অবস্থানের বিপরীতে নারীর অবস্থান একই নয় বা অনুরূপ নয় নারী এবং পুরুষের ভূমিকার মধ্যে পার্থক্য আছে এই কারণে তারা বলতে লাগলেন নারী জীবনের প্রতিটি বিষয়কে নতুনভাবে বিশ্লেষণ করতে হবে নতুনভাবে ব্যাখ্যা করতে হবে এভাবে নতুন নতুন আইডিয়া দিতে লাগলেন এই অবস্থায় এসে নারীবাদী আন্দোলন একটি রাজনৈতিক অ্যাক্টিভিজম হিসেবে নতুন রূপ ধারণ করলো দ্বিতীয় তরঙ্গে নারীবাদের একটি মৌলিক কনসেপ্ট বা কী কনসেপ্ট হচ্ছে সিমন্দা বিবাহরের সেই বইয়ের সেই উক্তি কেউ নারী হয়ে জন্মায় না বরং তাকে নারী বানানো হয় অর্থাৎ তাদের দাবি অনুসারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা সামাজিক আচার আচরণ দৃষ্টিভঙ্গির মাধ্যমেই নাকি একজন মানুষকে নারী রূপান্তর করা হয় এর ভিত্তিতে তারা যুক্তিতর্ক পেশ করে বলতে লাগলেন জীববিজ্ঞানের ভিত্তিতে বায়োলজিক্যালি নারী এবং পুরুষের মধ্যে যে সকল দৈহিক পার্থক্য আছে সেই কারণে নাকি নারীর জীবনের উদ্দেশ্য কর্মপন্থা কিংবা ভূমিকা নির্ধারিত হওয়া উচিত নয় এই অবস্থায় নারীবাদী লেখিকা ব্রেটি ফ্রিডেন এবং জার্মেন গ্রেয়ার তাদের রচনার মাধ্যমে সমাজে প্রচলিত আদর্শ নারীর যে ধারণা সেই চিত্রকে চ্যালেঞ্জ করতে লাগলেন বিকৃত করতে লাগলেন ঐতিহ্যগতভাবে সমাজে যেভাবে নারীদেরকে বড় করে তোলা হতো সেই সব বিষয়গুলোকে তারা পরিবর্তন করতে হবে বলে মতামত প্রকাশ করতে লাগলেন দ্বিতীয় তরঙ্গের নারীবাদকে আরেকটি নামে পরিচিত করানো হয় সেটা হচ্ছে উইমেন্স লিবারেশন মুভমেন্ট বা উইমেন্স রাইটস মুভমেন্ট মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে এবং এরপর ইউরোপকে কেন্দ্র করে এই আন্দোলন বিকশিত হয়েছে ষাটের দশকে সত্তরের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টিভিজম ছিল যেমন সিভিল রাইটস মুভমেন্ট অর্থাৎ কালোদের অধিকার আদায়ের আন্দোলন এছাড়াও চলেছে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে আন্দোলন আরও ছিল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আন্দোলন যেমন হিপি কালচার অবাধ যৌনতা ইত্যাদি সেই সময়ে নারীবাদী আন্দোলনের প্রবক্তারা নারীবাদকে শুধুমাত্র নারীর প্রতি থাকা ভিন্ন ধরনের আইনি বিষয়গুলো বা আইনগত অধিকার আদায়ের আন্দোলন হিসেবে দেখলেন না বরং তারা নারীবাদকে উপস্থাপন করতে লাগলেন এমনভাবে যা নারীর প্রতি সমাজের মানসিকতায় বদলে দিবে এভাবে তারা কথিত নারী স্বাধীনতা বা মুক্তির একটি নীল নকশা তৈরি করলেন তখন তাদের স্লোগান ছিল পার্সোনাল ইজ পলিটিক্যাল যাহা ব্যক্তিগত তাহাই রাজনৈতিক অর্থাৎ নারীর ব্যক্তিজীবন নারীর ব্যক্তিগত অভিজ্ঞতা এগুলোও রাজনৈতিক বিষয় এগুলো শুধুমাত্র মানুষের পার্সোনাল বিষয় নয় তারা বলতে লাগলেন সমাজে বিদ্যমান ক্ষমতা কাঠামোর মাধ্যমে নারীকে অবদমিত করে রাখা হয়েছে কাজেই নারীর ব্যক্তিগত বিষয় ঘরের বিষয় এটাও নাকি একটি রাজনৈতিক বিষয় এজন্য তারা স্লোগান তৈরি করলেন পার্সোনাল ইজ পলিটিক্যাল কারণ তাদের ভাষ্যমতে পলিটিক্স ইজ পাওয়ার স্ট্রাগল এমন অবস্থায় রেডিক্যাল নারীবাদীদের মধ্যে আমেরিকার সেই সোশ্যালিস্ট লেখিকা এবং radical feminist activist Kate Millett উনিশশো সালে সেই বইটি লিখলেন যার নাম হচ্ছে সেক্সুয়াল পলিটিক্স সেই বইয়ের মাধ্যমে তিনি থিওরি প্রদান করলেন বিশ্বব্যাপী সামাজিক এবং রাজনৈতিক কাঠামোতে নারীর উপরে পুরুষের ক্ষমতাবান হওয়াই হচ্ছে নারী নির্যাতিত হওয়ার প্রধান কারণ আর এই বিষয়টিকে তিনি নাম দিলেন প্যাট্রিয়ার্কি বা পুরুষতন্ত্র এই ভিত্তিতে কিছু নারীবাদী ফোকাস করলেন নিউক্লিয়ার ফ্যামিলির উপরে তারা বলতে লাগলেন এই পরিবার কাঠামোই যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে পুরুষতন্ত্রকে টিকিয়ে রেখেছে এভাবে পুরুষতন্ত্রকে আক্রমণ করার পাশাপাশি আরেক দল আক্রমণ করতে লাগলেন ধর্মকে বিশেষ করে খ্রিস্ট ধর্মকে চার্চকে তাদের মধ্যে ছিলেন মেরি ড্যালি তিনি বলতে লাগলেন ধর্মকে নারীবাদী আকৃতিতে পরিবর্তন করতে হবে তাদের সেই সব কথার সার কথা হচ্ছে তারা বলতেন ধর্মযাজকরা তো সবাই পুরুষ কাজেই তারা পুরুষতান্ত্রিক দৃষ্টিতে ধর্মগ্রন্থ ব্যাখ্যা করেছেন এবং ধর্মগ্রন্থ ব্যাখ্যা করে সেগুলোকে নারী বিদ্বেষী বানিয়ে ফেলেছেন কাজেই এখন নারীদের কাজ হচ্ছে সেই ধর্মগ্রন্থকে রিইন্টারপ্রেট করা পুনরায় ব্যাখ্যা করা এবং পুনরায় ব্যাখ্যা করে সেটাকে নারী বান্ধব বানানো এই কথাগুলো শুনে হয়তো আপনাদের অনেকের কাছে পরিচিত লাগতে পারে কারণ বর্তমানের যারা কথিত হিজাবি ফেমিনিস্ট তারাও ঠিক একই কথাকেই ভিন্নভাবে উপস্থাপন করে বলে তারা বলে আলেমরা নাকি সবাই পুরুষ সবাই পুরুষতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে ফিখের কিতাবাদি লিখেছেন কাজেই সেগুলোকে ইসলামী আইন কানুনকে এখন আবার নতুনভাবে নারী বান্ধব করে ব্যাখ্যা করতে হবে নতুনভাবে ইন্টারপ্রেট করতে হবে তাদের এই কথা অর্থাৎ আলেমরা নাকি সবাই পুরুষতান্ত্রিক পুরুষতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে সেগুলোকে লিখেছে নারী বিদ্বেষ নিয়ে লিখেছে এই কথাগুলো কতটা ভ্রান্ত সেগুলো বিস্তারিত সামনের দিকে এই সিরিজে আসবে ইনশাআল্লাহ তৃতীয় তরঙ্গের নারীবাদের আরও কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য বা হাইলাইটস উল্লেখ করে আমরা এই পর্ব শেষ করতে যাচ্ছি ইনশা আল্লাহ পূর্বের যে কোনো সময়ের তুলনায় নারীবাদের দ্বিতীয় তরঙ্গ যে কারণে বিশিষ্ট বা ইউনিক সেটা হচ্ছে তারা নারীর সেক্সুয়ালিটির বিষয়গুলোকে আগের যে কোনো সময়ের থেকে অনেক বেশি এক্সপ্লোর করেছেন যেমন রিপ্রোডাক্টিভ রাইটস বা প্রজনন অধিকার এবং নারীদের গর্ভধারণ কিংবা গর্ভপাতের বিষয় নারীরা নিজেরাই নিয়ন্ত্রণ করবে এই বিষয়টিকে তারা একটি নারীবাদী ইস্যু বানিয়ে ফেলেন বিশেষ করে উনিশশো সালের পরবর্তীতে যখন বার্থ কন্ট্রোল পিলের বিকাশ ঘটল তখন এই বার্থ কন্ট্রোল পিলের মাধ্যমে এতদিন ধরে নারীবাদীরা যেই প্রশ্নের উত্তর খুঁজছিল সেটা পেয়ে গেল তখন থেকে গর্ভধারণের ভয় না করে তারা অবাধ যৌনতা উপভোগের সুযোগ পেয়ে গেল এরপর শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা এই আন্দোলনকে নিয়ে গেল আরও এক ধাপ উপরে অর্থাৎ কোনো কারণে যদি গর্ভধারণ হয়েও যায় সেক্ষেত্রে নারীকে গর্ভপাতের স্বাধীনতা দেওয়ার জন্য তারা দাবি করতে লাগল অর্থাৎ আইনগতভাবে গর্ভপাতকে অবৈধ রাখা যাবে না এভাবে গর্ভপাতের মাধ্যমে গর্ভের ভ্রূণ শিশুকে তারা হত্যা করতে লাগল রেপ এবং ডোমেস্টিক ভায়োলেন্সকে নারীবাদী তাত্ত্বিকরা নতুন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে লাগলেন তারা বলতে লাগলেন এগুলো নাকি পুরুষের মাধ্যমে ব্যবহৃত কিছু অস্ত্র যার মাধ্যমে নারীকে ভয় দেখানো হয় নারীকে নিয়ন্ত্রণে রাখা হয় রেপের মধ্যে নাকি ভয়ের বিষয়টাই প্রধান এখানে নাকি যৌনতার কিছু নেই এছাড়া প্রথম তরঙ্গের সেই সমান অধিকারের যেই দাবি সেটাও অব্যাহত ছিল দ্বিতীয় তরঙ্গের নারীবাদে তারা সর্বত্র নারী এবং পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে লাগলেন কোথাও কোনো পৃথক জেন্ডার রোল রাখা যাবে না কোনো ধরনের নারী এবং পুরুষের মধ্যে ভূমিকাগত পার্থক্য থাকলেই নাকি সেটা বৈষম্য এই অবস্থার প্রেক্ষিতে উনিশশো সালে আমেরিকাতে ইকুয়াল পে অ্যাক্ট বা সম মজুরি আইন পাশ হলো পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশেও সমমজুরি আইন পাশ হয় দ্বিতীয় তরঙ্গের কিছু নারীবাদী দাবি জানাতে লাগলেন এতদিন ধরে সংসারে মায়েরা আমাদের স্ত্রীরা যেসব কাজ করে এসেছেন সন্তান দেখাশোনা সংসার দেখাশোনা গৃহিণী হিসেবে কাজ করেছেন এগুলোকে অবৈতনিক রাখা যাবে না এজন্য তাদেরকে বেতন দিতে হবে মজুরি দিতে হবে এভাবে সত্তর দশকের শেষের দিকে এসে নারীবাদীরা বিভিন্ন ধরনের ছোট বড় আইডিয়া অ্যাপ্লাই করতে শুরু করলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি ছোট বড় বিষয়কে তারা নারীবাদী তত্ত্বের আলোকে ব্যাখ্যা করতে লাগলেন ফলে অনেক ধরনের অদ্ভুত তত্ত্ব বের হতে লাগলো বিষয়টা কিছু ক্ষেত্রে এক্সট্রিম পর্যায়ে চলে যায় যেমন অতিরিক্ত খাওয়া দাওয়া করা এটাও নাকি একটি ফেমিনিস্ট বিষয় নারীবাদের কাছে কেউ কেউ ভাষার আর সাহিত্যের মধ্যে নারী বিদ্বেষ খুঁজে বের করতে লাগলেন ইতিহাস বর্ণনার মধ্যে নারীদের যেসব ঘটনা রয়েছে সেগুলোকে নতুনভাবে ব্যাখ্যা করতে লাগলেন কেউ কেউ আবার ফেমিনিস্ট আর্ট বা নারী চিত্রকলা নামে নতুন ধারা প্রবর্তন করলেন পপুলার কালচার বা নাটক সিনেমাতে কোথায় কোথায় নারী বিদ্বেষ আছে সেগুলো খুঁজে বের করতে লাগলেন আরেক দল পেপার পত্রিকায় কিংবা চলতি ভাষায় লিঙ্গ পার্থক্য আছে নারী এবং পুরুষ পৃথক লিঙ্গ এই ধরনের শব্দ ব্যবহার করা বাদ দিতে হবে এই দাবি জানাতে লাগলেন আরেক দল যার ধারাবাহিকতায় আমরা বর্তমানে দেখতে পাই আমাদের দেশে সরকারি নারী কর্মকর্তাদেরকে আপনি ম্যাডাম বলে সম্বোধন করতে পারবেন না তাদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে পত্রিকাগুলোতেও বাদ দেওয়া হয়েছে সব ধরনের লিঙ্গবাচক শব্দ ইতিহাসের ধাপে ধাপে নারীবাদী তত্ত্বের এই বিকাশ এবং ধীরে ধীরে র্যাডিক্যাল চেহারা ধারণ করা আমাদেরকে সেই কৌতুকের কথাই স্মরণ করিয়ে দেয় যেখানে ইতিহাসকে ইংরেজি হিস্টোরি এই শব্দের মাধ্যমে আর বলা যাবে না বলতে হবে এটা হচ্ছে হার স্টোরি ওসল্লাহ তালা আলা সঈদিন মোহাম্মদ ও আলা আলহি ওসহাবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015